بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد ভয়ের সাথে আশাবাদী হইতে হবে দুটোই হইতে হবে দুটোর একটি থাকলে ইমান থাকবে না দুটোর একটি শুধু যদি থাকে তো ইমান থাকবে না দুটোর একটি কি শুধু আশা কি আশা আল্লাহর কাছে আশা যে মুসলমান ঘরে জন্ম নিয়েছি খাতনা করেছি গরুর গোস্ত খাচ্ছি সব চোদ্দ পিড়ি সবাই মুসলমান জানি না যে কোন পিড়ি থেকে হিন্দু ছিল সবাই তো আমরা মুসলমান আজীবন ধরে জেনে মুসলমান তাহলে জান্নাত পাবো না তো কে পাবে এর নাম হচ্ছে আশা এ আশা মুরজিয়া ফিরকার কাজ যে মা পড়া মুসলমান নামাজ রোজা না করলে কি হবে মুসলমান তো বাংলাদেশে বাস করি বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট আমরা মুসলমান আর কি কাফের হয় হিন্দু দেশে ইহুদিন আসারাদের দেশে ওইসব দেশে কাফের আমরা আবার কাফের কি করে হবো কবর মাজার পূজা করছে নামাজ পড়ে না দিনের কিছুই নেই তারপর আশা শুধু আশা এই আশা করা গম্ভাদের কাজ আশা রাখা নির্ভীক হয়ে মানে ভয়বিহীন ভয় নেই শুধু আশা এ বলা হয়েছে আল্লাহর আজাব সম্পর্কে দুঃসাহসিকতা আল্লাহর আজাবের কোনো পর্ব নেই আল্লাহর যে পাকড়াও রয়েছে আল্লাহর যে গজব রয়েছে দুনিয়া আখেরাতে এই সম্পর্কে তাহলে নির্ভীক কোনো ভয় নেই আল্লাহকে বলে তাই না গমরা ইমান নেই তার এর বিপরীত শুধু ভয় এত ভয় যে ভয়ে অস্থির ভয়ে অস্থির আশা নেই ভয় আছে একদিকে কিন্তু আশা নেই এটি কার কাজ এই কাজটিকে কোরআন আল্লাহ বলেছেন যে এটি কাফের নিরাশ হওয়া বলছি ভয় করে না কাফের ভয় করে না কিন্তু নিরাশ হওয়া যে কোনো ক্ষেত্রে কাফের কি হয়ে যায় বিপদ আপদ আসলে নিরাশ হয়ে যায় আজকাল শেয়ার বাজার সম্পর্কে মানে সৌদি আরবের শেয়ার বাজার সম্পর্কে জানা আছে যারা পত্র পত্রিকা পড়েন খুব লস খেয়েছে না কম মার খেয়েছে কালকে আমাদের এক ভাই শোনালো যে এত মার খাওয়া খেয়েছে যে অনেকে নাকি আত্মহত্যা করেছে বা হার্টফেল করেছে তাহলে এটি কার কাজ এটি কাফের লক্ষণ নিরাশ হয়ে যাওয়া প্রথম কথা যদি হালাল ব্যবসা করে থাকে আর যদি লস খেয়ে গিয়ে থাকে তাহলে নিরাশ হইতে হবে আল্লাহ রহমত থেকে আজকে লস খেয়েছি আল্লাহ বরকতের মালিক আল্লাহ দয়ার মালিক আল্লাহ দয়া করবেন আল্লাহ বরকত দেবেন কিন্তু যদি হারাম কাজ করে থাকে তাহলে তো অপরাধী আর অধিকাংশ শেয়ার বাজার হচ্ছে হারাম জুয়া অধিকাংশ কোম্পানির বা অধিকাংশ প্রতিষ্ঠানগুলি ব্যবসায় প্রতিষ্ঠানের শেয়ার বাজার হচ্ছে জুয়া সুতরাং তারা হারাম কাজ করেছে আর আল্লাহর গজব করেছে এটি শাস্তি তাদের জন্য কথা হচ্ছে যে নিরাশ হওয়া শুধু ভয়ের দিক যার মধ্যে আছে আর আশা রাখে না সে হচ্ছে নিরাশ আশা রাখা মানে নিরাশ আল্লাহ করে বলছে ইন্নাহু লা আসমের মির ইল্লাল কমল কাফিরুন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কে কাফের নিরাশ কারণ তার ইমান নেই সে বুঝতে পেরেছে মতের সময় বুঝতে পেরেছে যে আমার আর উপায় নেই কবরে গিয়ে তো বুঝতে পেরেছে তার আগেই বুঝে নিয়েছে মরণের সময় তো কবরে তো বুঝবেই সে তারপরে হাসর মাঠেই সে বুঝে গেছে হাবুডুবু করছে ঘামে সেখানেই বুঝে গেছে যে আমার জান্নাতে যাওয়া যাচ্ছে না ও জাহান্নাম যেতেই হবে তাহলে নিরাশ কি হয় কাফের নিরাশ হবে মমিন নিরাশ হবে না ইন্নাহু লা ইয়াসমির রাহিল্লা ইল্লাল কামুল কাফিরুন তাহলে শুধু ভয়ের দিক থাকা আর আশা না থাকা এটিও মমিনের কাজ নয় আর মমিনের কাজ এর উল্টোটিও না শুধু আশায় আর আশা বড় আশা উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে আমরা মুসলমান জান্নাত আমরা পাবো না তার পাবে কে এটি ইহুদি নাসারাদের কথা ইহুদি নাসারাদের কথা আল্লাহ কোরআন বলছেন তারা বলতো কালো লাইয়াদ কলাল জান্নাতা ইল্লামান কানা কানা হুদান আও নাসারা আরে জান্নাতে যাবে কি আমরা ইহুদিরা যাব না খ্রিস্টান যাবো না যাবে কে আল্লাহ বলছেন তিলকা আমানিয়ুহুম এটি তাদের আশা মাত্র কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিক তোমরা যদি সত্যবাদী হও তোমাদের এই দাবিতে আশায় তাহলে দলিল নিয়ে এসো যে ইহুদি জান্নাতে যাবে আর খ্রিস্টান জান্নাতে যাবে এর দলিল নিয়ে আসো কুলহাতু হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন জান্নাতে যাবে লাইয়াদ খুলুল জান্নাত ইল্লা নাফসুল মুমিনা নবী বলেছেন মুমিন নাফস কালমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বিশ্বাসী এবং তার মোতাবেক আমল করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে সৎ আমল রয়েছে সেই ব্যক্তি জান্নাতে যাবে তো এই জন্য মমিনকে কি হইতে হবে এই দুটো বিষয়ের মাঝামাঝি থাকতে হবে মানে আশাও থাকতে হবে আর ভয়ও থাকতে হবে আশার মাধ্যমে গুনাহ খাতা হলে আশা থাকলে হবে কি গোনা খাতা হলেও আল্লাহর কাছে তবার মাধ্যমে মুক্তি পেয়ে যাবো ইনশাল্লাহ কেন যে আমি ইমানদার নামাজ পড়ি রোজা রাখি ফরজ অজব আদায় করি কিছু ভুল ত্রুটি হলে আল্লাহ তুমি মাফ করে দাও আশা আশার দিকটা আপনাকে কি করছে তবার জন্য সহযোগিতা করছে আর ভয় ভয় রয়েছে তাহলে ভয় থাকলে কি হবে আশার সাথে সাথে ব্যালেন্স এটা হচ্ছে ব্যালেন্স আশা রেখে আপনি আমল করে যাচ্ছেন আমল করে যাচ্ছেন এবং ভুল ত্রুটি হলে তবা করছেন আর ভয় থাকলে হবে কি পাক থেকে আল্লাহ আকবর অজানাই কত গোনা হচ্ছে সেগুলি যদি আল্লাহ ধরে নেন তো কি হবে তাহলে জেনে শুনে গোনা করব জেনে শুনে বুঝতে পারছি এটি গোনার কাজ তারপরে গোনা করব বুঝতে পারছি এ হারাম আর এ হারাম খাবো অজান্তে কত হারাম হইতে ডুবে যাচ্ছে তাহলে ভয় ভয় থাকতে হবে পীরপন্থীরা গোমরা হয়েছে এই ক্ষেত্রে গোমরা হয়েছে তাদের কিতাবাদিতে আছে আল্লাহ তোমার জান্নাতের আশা করি না তোমার জাহান্ন জাহান্নামকে ভয় করি না তোমার জাহান্নামকে ভয় করি না তোমার জান্নাতের আশা করি না না আশা না ভয় ওসব কিচ্ছু করি না তোমার ইস্কে পাগল এটি হচ্ছে পীরদের কথা পীরতন্ত্রের কথা তোমার ইস্কে পাগল বড় বড় তাদের পীরদের কথা রয়েছে আল্লাহ তোমার জান্নাতও চাই না তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায় না শুধু তোমার ইস্ক চাই তোমার ইস্কে পাগল তোমার পাগলের পাগল আমি কোরআন হাদিসে কথা বলেছে সারেও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াত আল্লাহ বলছেন তুমি কম্পিটিশন করো প্রতিযোগিতা করো তোমার রবের বকশিশ নেওয়ার জন্য মার্জনা নেওয়ার জন্য আর এমন জান্নাতের জন্য যা আকাশ জমিন চাইতে বেশি প্রশস্ত আল্লাহ রাব্বুল বলছেন তাহলে জান্নাতের জন্য আমল করতে আল্লাহ বলছেন জান্নাতের জন্য ঈমান নিয়ে আসতে বলছেন প্রতিযোগিতা করতে বলছেন এরা বলছে জান্নাত চাই না তোমার তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই না তোমার জাহান্নামকে ভাই করি না বলছে তোমার জাহান্নামকে ভয় করি না আর তোমার জান্নাতের আশা রাখি না তোমার শুধু ইস্যু করি আমি কোনটি এই দুই জায়গায় আছে তারিখ ইলা মকফিরাত মির রব্বিক আর এক জায়গায় সাবেক ইলা মকফিরাত মির রব্বিক অর্থ দুটিরই মুসাবাকা মানে কম্পিটিশন আর মোসারা মানে দৌড় দেওয়া ওটা কম্পিটিশন দুইটি আয়াত আছে একটা সুরে হাদিদে আছে আর একটা অন্য জায়গায় আছে এখানে ইমাম বুখারী কি বলতে চেয়েছেন যে মমিন বান্দার মধ্যে দুটোই থাকবে আল্লাহর ভয়ও থাকবে যেই ভয় তাকে পাপ থেকে বাঁচাবে গোনা থেকে কেন বাঁচি আর ফরজ অজেব আদায় কেন করি আল্লাহ রসুলের আদেশ কেন পালন করি আল্লাহর ভয় আল্লাহর গজবের ভয়ে আল্লাহর আজাবের ভয়ে দুনিয়ার সাজার ভয়ে আখেরাতের সাজা শাস্তির ভয়ে আর আশাও রাখি আমল করার সাথে সাথে পার্থিব বেঁচে থাকার সাথে সাথে আল্লাহর কাছে আশাও রাখি আল্লাহ যথাসাধ্য আমল করে যাচ্ছি বাকি আশা তোমার রহমতের আল্লাহ তোমার রহমতের আশা রাখি কালা সুফিয়ান এবং সুফিয়ান সরি বলছেন মাফিল কোরআনে আয়াতন আসাদ্দু আলাইয়া মিন কোরআনে কারিমে এর চাইতে শক্ত আয়াত আমার উপর গুজরেনি এর চাইতে শক্ত আয়াত আমার উপর কোনো সময় আসেনি কি আয়াত এ আয়াত বড় তার উপর খুব শক্ত লেগেছিল কি লাস্তুম আলা সেই তোমাদের কোনো মূল্য নেই তোমরা কোনো কিছুর ওপরে নয় মানে তোমাদের কোনো মুক্তি নেই যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাতের বিধান কায়েম না করবে ইনজিলের বিধান কায়েম না করবে ওমা মা এলেই ইলাইকুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে যে আয়াত নাজল হয়েছে যে কিতাব নাজল হয়েছে কি তাহলে তাওরাত ইঞ্জিলের পরে রবের পক্ষ থেকে কি নাজল হয়েছে আল কোরআন তাহলে অমা অনুজেলা বলে কোরআনের কথা বলা হয়েছে তাহলে তাওরাত ইঞ্জিল কায়েমের পরে কোরআনের বিধান কায়েম করতে হবে তাহলেই তোমাদের কিছু অস্তিত্ব আছে অর্থাৎ তুমি মমিন না হলে মমিন নও তাওরাত ইঞ্জিল কায়েম করতে হবে কতটুকু তাওরাত ইঞ্জিলের যতটুকু কথা মৌলিক বিষয়গুলি কোরআনে সাব্যস্ত রাখা হয়েছে এই নাই যে কোরআনের সাথে সাথে তাওরাতের ওপর আমল করতে হবে তাওরাত স্টাডি করতে হবে না এটা উদ্দেশ্য মোটেই নাই লাস্তুম আলা শাইইন হাত্তা তাওরাত ওয়াল ইনজিল এই এক অর্থ আর একটি অর্থের দিক রয়েছে সেটি হচ্ছে যে তাওরাত এবং এঞ্জিলে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে যে ভবিষ্যৎবাণী মুসা এবং ইসা আলি সাল্লামের আলহিম সাল্লামের মাধ্যমে এসেছে ইহুদি এবং খ্রিস্টানদের কাছে আহলি কিতাবদের কাছে তারা যদি তাওরাত এঞ্জিলের ওই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন করত তাহলে মোহাম্মদ রসুল্লাহ রেসালাতে বিশ্বাসী হয়ে যেত কোরআনের প্রতি ইমান নিয়ে আসত শেষ দিন যা সারা বিশ্বের মানবতার জন্য সেই দিন গ্রহণ করে নিত এমনকি বেদ পর্যন্ত যদিও বেদ ঐশী বাণী নয় ঐশী বাণী থেকে নকল করা গেছে কারণ যারা বেদ রচনা করেছিল আর্যরা তারা হয়তো ইরাক থেকে গিয়েছিল অথবা প্যালিস্তাইন এলাকা থেকে গিয়েছিল এইসব এলাকা থেকে গিয়েছিল আর এইসব এলাকা হচ্ছে আরজুল আম্বিয়া শাম দেশ ইরাক এগুলি হচ্ছে নবীদের দেশ এরাক ইব্রাহিম আলী ইসলামের দেশ তো এই দেশ থেকে আর্যরা যখন ভারতে যায় তখন তারা নবীদের কিছু তহিদের জ্ঞান আল্লাহর একত্ববাদের জ্ঞান ইমানের জ্ঞান নিয়ে গিয়েছিল তারা বেদ রচনা করলো তাতে দেবী দেবতার অনেক কথাই ঢুকানোর সাথে সাথে ওই তহিদের যেগুলি কথা ছিল সেগুলিও ঢুকিয়ে দিয়েছে এই জন্য বেদ এই চারটি বেদে আল্লাহ তহিদের কথা আছে নবী সম্পর্কে ভবিষ্যৎবাণীর কথা আছে এর মানে নাই যে ওগুলি কোনো ঐশীবাণী তওরাত ইঞ্জিলের মতো বাণী নাই তিনজিল ঐশী ঐশীবাণী ওহি কিন্তু সেগুলি বিকৃত করেছে আর বেদ আর তওরাত তিনজিলের পার্থক্য হচ্ছে যে বেদ মানব রচিত আর্যদের রচনা করা কিন্তু তারা যেহেতু নলেজ রাখতো নবীদের সম্পর্কে আর তহিদ সম্পর্কে রেসারাত সম্পর্কে ইমান সম্পর্কে সুতরাং সেগুলি কথাও তাতে সংযোজন করেছে তারা ঢুকিয়ে দিয়েছে ভালো কথা তা ভালো কথাও তাতে রয়েছে আর শির কুফুরির কথাও রয়েছে দেবী দেবতার কথাও রয়েছে এ হচ্ছে বেদের অবস্থা বাকি কোরআনে করিম কোরআনে করিম আল্লাহ রাবুল আলমিনের অবিকৃত বাণী এবং সুরক্ষিত বাণী হেফাজত আল্লাহ করবেন এ কথা আল্লাহ বলেছেন তো তাওরাত ইঞ্জিল কায়েম না করলে তোমরা মমিন হতে পারবে না অর্থাৎ তাওরাত ইঞ্জিলে শেষ নবীর ভবিষ্যৎবাণী রয়েছে তাও কায়েম করতে হবে আর তা কায়েম হতেই পারে না খ্রিস্টান হয়ে থেকে গেলে ইহুদি হয়ে থেকে গেলে যতক্ষণ লাইলাহ ইল্লাল্লাহর সাথে মোহাম্মদ রসুল্লাহ না উচ্চারণ করবে স্বীকৃতি না দেবে অনমোদন না দেবে কালেমা না পড়বে ততক্ষণ পর্যন্ত লাস্তুম তোমরা কিছুই নও তোমাদের কোনো অস্তিত্ব নেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে অর্থাৎ তোমরা কুফুরের অবস্থায় থেকে যাবে আবু হরাজি আল্লাহ তালান বর্ণনা করেছেন কাল সামিয়ত রাসুল আল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সাল্লামের কাছে শুনেছি তিনি বলেছেন ইন্নাল্লাহ খালাকার রাহমা ইয়াউমা খালাকা মেয়াতা রাহমা আল্লাহ দয়াকে সৃষ্টি করলেন যেই দিন সৃষ্টি করলেন সেই দিন একশোটি দয়া সৃষ্টি করলেন মেয়াতা রাহমা একশোটি দয়া সৃষ্টি করলেন আমসাকা ইন্দাহ তিসাম ওয়া তিসাইনা রাহমা তারপরে একশোটি নিরানব্বইটি রহমতকে আল্লাহ নিজের কাছে রেখে নিলেন কুল্লেহিম ওয়াহেদা আর একটি রহমত সারা বিশ্ব জগতে যত সৃষ্টি রয়েছে কি বলেছেন খালকেহি শুধু মানুষের কথা বলা হয়নি খালক মানে সৃষ্টি জগৎ সমস্ত সৃষ্টি জগতের মাঝে অবতরণ করে দিলেন নাজিল করে দিলেন ওয়ারসালা পাঠিয়ে দিলেন ফিখালকেহি তার সৃষ্টি জগতে সমস্ত কুল্লেহিম আরো তাকিদ খালক কেউ এরকম ধারণা করতে পারে শুধু মানুষের মধ্যে আল্লাহ রহমত নাজিল করেছেন জিনের মধ্যে শুধু দয়া নাজিল করেছেন না জিন এবং মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন তাদের জন্য নবী রসুল পাঠিয়েছেন এবং তাদেরকে শরীরের বিধিবিধান পালন করতে হবে কিন্তু দয়া গরু ছাগলে আছে কুকুর শ্রীগালও দয়া আছে মোরগে দয়া আছে কীট পতঙ্গের দয়া আছে বাচ্চাদের উপর দয়া করে না তো সমস্ত সৃষ্টির মাঝে একটি রহমত একটি দয়া আল্লাহ নাজিল করলেন আর সেই একটি রহমত আল্লাহ কত ব্যাপক যে আমরা কত দয়া করছি একে অপরের ওপর স্ত্রী স্বামীর উপর কত দয়াবান স্বামী স্ত্রীর উপর কত দয়াবান ছেলে মেয়েদের উপর কত দয়াবান ভাই বোনের উপর কত দয়াবান নাহলে এক পয়সা দিতেন না ভাইয়ের উপর দয়া না থাকলে আপনি পড়াইতেন ইনকাম করছেন কষ্ট করে আপনি আর টাকা দিতেন ছেলে মেয়েদের খরচ দিতেন হ্যাঁ কিছু করতেন না এগুলি বোনের বিয়ে শাদী দিতেন কি জন্য করছেন সব দয়া রহমত এখানে আল্লাহ যদি রহমত না রাখতেন ছিনিয়ে নিতেন কিছু করতেন না আমি নিজের পেট নিয়ে ব্যস্ত আমি কার কথা চিন্তা করবো সব করবো না দয়া না থাকলে করতেন না কিন্তু দয়ার কারণে বাধ্য ফালাউ ইয়ালামুল কাফিরু বিকুল্লিল্লাযী ইনদাল্লাহি মিনার রাহমা তাহলে কাফের যদি জানার মতো জানতো যে আল্লাহর কাছে এই 99 রহমত রয়েছে লাম ইয়াইআস মিনাল জান্নাহ তাহলে জান্নাত থেকে নিরাশ হতো না কিন্তু কাফের জান্নাত পাবে না আল্লাহর রহমত যে প্রশস্ত এত এই কথা যদি জানতো তো কাফের নিরাশ হতো না কিন্তু কাফের জন্য আল্লাহ জান্নাত রাখেননি এই সমস্ত রহমত পরলৌকিক রহমত কার জন্য মুমিনদের জন্য ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা এই আল্লাহ বলেছেন রাহিমের ক্ষেত্রে আর কাফের জন্য রহমত রয়েছে দুনিয়ার রহমত এই জন্য আল্লাহ কাফেরকে পানাহার দিচ্ছেন কাফেরকে শ্বাস প্রশ্বাস দিচ্ছেন হাওয়া বাতাস দিচ্ছেন কাফেরকে সবকিছু দুনিয়ার নিয়ামত দিচ্ছেন বরং অনেক মমিন চাইতে বেশি সুখে রেখেছেন আল্লাহ রবের অনেক কাফেরকে আল্লাহর যে রহমত নিরানব্বইটি রহমত রয়েছে এই জন্য তো কাফের যদি জানতে পারতো আল্লাহর এই রহমত সম্পর্কে তবু কাফেরও নিরাশ হতো না ওয়ালাউ ইয়ালামুল মুসলিম আর মুসলিম যদি জানতে পারতো বেকুল্লিল্লা আজাব মুসলিম তো জানেই যে আল্লাহর রহমত রয়েছে কিন্তু আজাবের কথা অনেক মুসলিম খেয়াল করে না বেনামাজি যদি আল্লাহর আজাবের কথা খেয়াল করতো তো নামাজ কি আর ছাড়তে পারতো হ্যাঁ মুসলমান মনে করে আমরা মুসলমান জান্নাত পাবো এটা হচ্ছে খুব রহমতের আশাবাদী কিন্তু আজাবের কথা আল্লাহর কাছে যে আজাব রয়েছে আজাব সম্পর্কে কোনো মমিন যদি জানতে পারতো যে কত আজাব রয়েছে লাম নারে তাহলে মুসলিম জাহান্নাম থেকে নিজেকে নিরাপদ মনে করতো না আমি মুসলিম হলে কি হবে নামাজ পড়লে কি হবে আমার যে ভুল ত্রুটি হয়ে যাচ্ছে অজান্তে তাতেই হতো জাহান্নামে চলে যেতে হবে এজন্য এই সম্পর্কে যত বেশি যার জ্ঞান থেকেছে তত বেশি সে আল্লাহর ভয়ে ভীত তত বেশি আল্লাহর ভয়ে ভীত এ সম্পর্কে উমর রাজি আল্লাহ তালানোর শেষ মুহূর্তের জীবনের ঘটনা মনে পড়ে গেল একজন যুবক আসছে দেখার জন্য শেষ সময় শহীদ হয়ে যাচ্ছেন আহত অবস্থায় রয়েছেন এসে খুব সুসংবাদ শোনাচ্ছে ওই যুবক এসে রাহেমাকাল্লাহ ইয়া আমির আল মহমিন আল্লাহ আপনার উপর রহম করুক আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন প্রিয় সাল্লাহ আলি সাল্লাম আপনি ন্যায় বিচার কায়েম করেছেন শান্তি প্রতিষ্ঠা করেছেন আপনি মক্কাতে মুসলমান হয়েছেন আপনার দ্বারা দিন জয়ী হয়েছে মুসলিমরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো আপনি ইসলাম গ্রহণ করার পরে খোলাখুলি গিয়ে কাবার পাশে নামাজ পড়তে পেরেছে মুসলমান ইত্যাদি এই প্রশংসাগুলি কিছু বেশ কিছু বেশ কিছু পেশ করলো সেই যুবক উমর আল্লাহ তালানোর জবাবে কি বলেছিলেন বলেছেন ওদের তো আমি এতটুকু আমার জন্য পছন্দ করি যে যা কিছুই করেছি লা আলাইয়া ওয়াল আলাইয়া আমার যদি সমান সমান করে আল্লাহ ছেড়ে দেয় যে ওমার তোমাকে কিছু দেব না আর শাস্তিও দেবো না এতটুকু আমার জন্য যথেষ্ট আল্লাহ কাছে আল্লাহ আমাকে মাফ করে দাও সমান সমান আমার গোনার ওপরে ধরিও না অন্যায়ের ওপরে ধরিও না আর আমি নেকির কোনো পারিতোষিক চাই লা আলাইয়া আমার ওপর কোনো জানে বিপদ না আসে ওয়াল্লা আর আমাকে কিছু যদি নাও দেওয়া হয় এতে আমার যথেষ্ট আমি এইটুকু চাই এইটুকু মুক্তি আমার জন্য যথেষ্ট আল্লাহ কেমন ভয় ভয় দেখছেন তাহলে যত যার ইমান যত যার যার এলম রয়েছে আল্লাহ সম্পর্কে আল্লাহ আল্লাহ সম্পর্কে আল্লাহ রহমত সম্পর্কে তত তার ইমান এইরকম আরেকটি হাদিস এখানে শুনিয়ে দিয়ে প্রসঙ্গে তিরিমিজিতে হাদিসটি রয়েছে আনাস রাজি আল্লাহ তালানো বর্ণনা করেছেন আল্লাহ রহমতের আশা সম্পর্কে এবং ভয় সম্পর্কে আশাও করতে হবে আর ভয়ও রাখতে হবে দুটোই থাকতে হবে তাহলে ব্যালেন্স থাকে কারণ খুব যদি আশাবাদী হয়ে যায় বিশেষ করে যারা ধার্মিক এখানে তো আলহামদুলিল্লাহ নামাজি লোকেরই হাজির আছেন পাঁচ হপ্তাহ নামাজ আমাদের মধ্যে যদি আশার দিকটা বেশি বেড়ে যায় আর আমরা নির্ভীক হয়ে যাই আজাবের দিক থেকে যদি নির্ভীক ভয় না করি তাহলে কি হয়ে যাবে অহংকার ঢুকে যাবে জাহান নামে যাবে এইসব ফুটপাতীয় লোকেরা আমরা তো দেখো ইসলাম সেন্টারে শিখছি পাঁচক্ত নামাজ পড়ছি তাহাজুদ পড়ছি এই রোজা রাখছি বুঝতে পেরেছেন তহিদ আমাদের মধ্যে রয়েছে যা বেশ হবে কবর পূজারি এই পুতুল পূজারি হিন্দু ইহুদি খ্রিস্টান আমরা তো তহিদ তহিদ তহিদ আমাদের মধ্যে শিরকে গন্ধ পর্যন্ত নাই অথচ এই যে অহংকার ঢুকে গেল এই অহংকার ধ্বংস করেছে কারণ কি ঠিক না এই জন্য দুটোই থাকতে হবে ব্যালেন্স থাকতে হবে তো একজন যুবকের এন্তেকালের মুহূর্তে নবী সালাম তার কাছে যাচ্ছেন দাখাল আলা সাববিন ও হফিল মত মুমূর্ষ অবস্থায় ফাঁকা লোক কাইফাতা যে দোকা নবী সাল বলছেন কি অবস্থা তোমার কেমন লাগছে তোমাকে সেই ছেলেকে যুবককে জিজ্ঞেস করছেন নবী সাল্লাম তিনি বলেন আরজুল্লাহ ও আখাফ জনবি আমার দুই কি অবস্থা একটি হচ্ছে আল্লাহর কাছে খুব আশা করছি আল্লাহ আমাকে মাফ করে দেবে ও আখাফ জনবি আর আমার গোনাকে বলে ভয় করছি আল্লাহর কাছে আশাও রাখছি আর আমার গোনাকে বলে ভয় করছি নবী সাল্লাম কি বললেন ফাকাল রাসূলুল্লাহ লা ইয়াজতামিয়ান ফি কলবি আবদিন ফি হাযাল মাউতান ইল্লা আতাহুল্লাহু মা ইয়ারজু আমিনাহু মিম্মা খাম এই শেষ মুহূর্তে মরণের অবস্থায় যদি কোনো মমিন কোনো বান্দার অন্তরে এই দুটি বস্তু থাকে কি যে গোনা বলে ভয় যে আল্লাহ জীবনে কত যে গোনা করেছি আল্লাহ কি যে হবে আল্লাহ এই ভয় আর আশা এই দুটি যদি থাকে তাহলে আল্লাহ তাকে অবশ্যই দেবেন কোনো বান্দার অন্তরেই থাকলে তাকে যা দেবেন আশা করে তা দেবেন এবং যাকে ভয় করে তা থেকে তাকে নিরাপদ রাখবেন এই হাদিসটি ভাষ্য নিয়ে আসা আছে বখারি শৈব হাদিস না তিরমিজির হাদিস বাবু সাবরি আলাম আন মাহার মিল্লাহ আল্লাহ যেসব কাজ যেসব কথা হারাম করেছেন আল্লাহ হারামকৃত বস্তু থেকে ধৈর্য ধারণ করে থাকা মানে হারাম থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ মহান আল্লাহ বলেছেন ইন্নামা ইউআফা সাবেরুন আজরাহুম বিগাইরি হিসাব ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে আল্লাহ প্রতিদান দেবেন যারা ধৈর্য ধারণ করেছে ধৈর্য তিন প্রকার ধৈর্য তিন প্রকার কেউ বলতে পারেন ধৈর্য তিন প্রকার কি কি মুসলিমরা সাধারণত ধৈর্য মানে বুঝি বিপদ আপদে ধৈর্য ধারা ছেলে মারা গেছে স্ত্রী মারা গেছে স্বামী মারা গেছে বাবা মারা গেছে মা মারা গেছে পালা মুসিবতের সময় কি করা ধৈর্য ধারা বা অসুস্থ হয়েছে ধৈর্য ধারণ করা সবর করা একে সবর বুঝি কিন্তু শুধু এইটি সবর নয় এর নাম ধৈর্য না এটি একটি ধৈর্য ধৈর্য তিন প্রকার দুই দুইটি সবর তো বলে দিলাম একটা হলো বালা মুসিবতের সবর বললাম এখন আর একটা লেখক বলেছেন আস্তাবর আন মাহারিমিল্লাহ আল্লাহর হারাম বস্তু থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা লোভ সংযত রাখা হারামের ছড়াছড়ি দ্রুত বেগে বড় লোক হওয়া যাচ্ছে হারামের মাধ্যমে কিন্তু হারাম ক্যাশে কফিল বসিয়ে দিয়েছে আপনাকে আর বাকালা হিসাব নিকাশ নেই এমন নয় যে ইনভেন্টরি আছে হিসাব পরে হিসাব হলে সমস্যায় পড়বে এরকম কোনো ভয়ও নেই কি বিক্রি করছে না করছে ওসব হিসাব নাই সন্ধ্যাবেলা এসে জিজ্ঞেস করে যে হ্যাঁ কতটা বিক্রি করেছে এতটা বিক্রি করেছি আল্লাহ আসসালাম নিয়ে চলে গেল কোনোদিন জিজ্ঞাসাও করলো না কাজ হয়ে গেছে বেতন তো এক হাজার কিন্তু আরও পাঁচ হাজার ইনকাম বেশি একবার এক নেপালি গায়ের মুসলিমকে ইসলামের দাওয়াত দিতে গেছি বাকালায় চাকরি করে পেট্রোল পাম্পে অনেক বেকুফ মুসলমান আছে কাফেরকে ক্যাশে বসে আজকাল মুসলমানদের ইমান খুঁজে পাওয়া যায় না আর কাফেরকে কি করে বিশ্বাস করে আল্লাহ হেফাজত করে এসব লোকদের জ্ঞান বিবেক বুদ্ধি তো ওই নেপালিকে জিজ্ঞেস করছে হ্যাঁ কেমন কি অবস্থার অবস্থা ইসলামের দাওয়াতটা চট করে দিলে হবে না ওর সাথে একটু খাতির টাতির করতে হবে জিজ্ঞাসাবাদ কি অবস্থায় আছো না আছে বেতন সেতন কত ভালো বেতন ঠিকভাবে দিচ্ছে কপিল ভালো ব্যবহার করছে বলছে বেতন বেশি না বেতন ছয়শো টাকা তবে ইনকাম ডেট দুই হাজার টাকা করি বুঝছেন ক্যাশে বসে ও ডেট দু হাজার টাকা ইনকাম করে এ হচ্ছে এক শ্রেণীর মানুষের অবস্থা তাহলে এই ব্যক্তি আল্লাহর হারামকৃত বস্তু থেকে সবর করল না ধৈর্য ধারণ করল না এইরকমই যে কোনো ক্ষেত্রে জেনাবে বিচারের ক্ষেত্রে ইউসুফ আলী সালাম যে ধৈর্য ধারণ করেছেন এইরকম ধৈর্য ধারণের মতো কয়জনের ইমান আছে ওই অনেকে ওই ধান্দাতে ছুটাছুটি করছে আর তাকে বলা হচ্ছে যে তুমি যদি কুকাজ না করো তোমাকে লাশ হু জেলে দিয়ে দিব জেলে সারা জীবন সরতে হবে পুষতে হবে তিনি বলছেন রব্বে সিজন আহাব্ব এলাই হে আল্লাহ আমার জন্য জেল প্রিয় জেনার চাইতে জেনার চাইতে আমার জন্য জেল প্রিয় এই মান এর নাম হচ্ছে সাবর আন হারমিল্লা আল্লাহর হারাম বস্তু থেকে ধৈর্য ধারণ করা বিবাহিত নয় অথবা স্ত্রীর নেই সাথে আর যদি এইরকম সুযোগ তাহলে কয়টা লোকের ইমান আছে পরকালে চিন্তা আছে কবর আজা বলে চিন্তা আছে আল্লাহ যেন আমাদের মধ্যে এই ভয় তৈরি করে দেন বলুন আমি এ হচ্ছে সবর আর ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন আল্লাহ বলেছেন না ইন্নাল্লাহ মাসাবেরি তাহলে এই নয় যে শুধু ভালো মুসিবতের সময় ধৈর্য বরং প্রলোভন যেখানে আছে প্রলোভন আছে বেনিফিট আছে নগদ নগদ পাচ্ছি বড় লোক হয়ে যেতে পারছি ভোগ করতে পারছি কিন্তু হারাম এর পরিণাম খারাপ আর সেটা ধার পরিণাম মানে আল্লাহ ধরবেন ও তখন আর খেয়াল নেই তাহলে ধৈর্য ধারণ করলো না যে ব্যক্তি ধৈর্য ধারণ করলো যে আল্লাহ আমি যদি পাপ করি তো আমার কি হবে কবরে কি হবে দুনিয়াতেও আজাব তো আসতে পারে আল্লাহ তোমার তারপরে কবরে জান আখেরাতে কি হবে এ ধৈর্য ধারণ করল আল্লাহ বলছেন ইন্নামা ইউয়াফা সাবেরুন ধৈর্যশীলদেরকে আল্লাহ পুরোপুরি বদলা দেবেন বেগায়ের হিসাব অপুরন্ত বিনা হিসাব ধৈর্যের দুটি প্রকরণ হলো তাহলে বালা মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধরা আর হারাম বিষয় থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা সংযত জীবনযাপন তিন নম্বরে ধৈর্য হচ্ছে ওই ধৈর্যের নাম সহজ বাংলায় অটলতা দিনের ওপর দিনের ওপর অটলতা অর্থাৎ সাবরু আলাত্ত আহ তাকে বলা হয় সাবরু আলাত্ত আহ নেকির কাজের ওপর ধৈর্য ধারণ করে অটল থাকে নামাজি আজীবন ধরে নামাজি ওই যৌবন কাল থেকে চোখ নামাজ পড়ে দেখে ধার্মিক হারাম থেকে বেঁচে থাকা অটল এই ক্ষেত্রে নেকির কাজে বিশেষ করে এটা পজিটিভ ক্ষেত্রে মানে ইতিবাচক করার কাজগুলিতে রোজার ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে সবসময় প্রতি বছর জাকাত এমন নয় যে কিছুদিন তো জাকাত দিলাম কিছুদিন নামাজ পড়লাম তারপর আবার নেই মাঝে মাঝে জ্ঞান তাহলে সেই ব্যক্তির অটলতা নেই দিনের ওপর অটলতা নেই রমজান মাসে নামাজ রোজা ভালো ইবাদবন্দি করলো কোরআন তেলাওয়াত করলো কোরআন খতম করলো আর তারপর সারা বছর আর নেই কিছুদিন ইসলামী সেন্টার আসলো শিখলো তারপরে বছর কি বছর নেই আস্তাবর আলাপ তো আত নয় নেকির কাজের উপর অটলতা নেই কিছুদিন খুব ইসলাম চর্চা করে নিল তারপরে বন্ধ করে রেখে দিল জীবনে আর ইসলাম চর্চা করলো না দিনের কথা শিখলো না কোরআনে তফসির পড়লো না না কোনো ভালো ওস্তাদের কাছে যোগাযোগ রাখলো ভালো আলেমের সাথে যোগাযোগ রাখলো যে দিনই চর্চাটা হতে থাকবে সংস্পর্শে থাকলো না সম্পর্ক ছিন্ন তাহলে আস্তাবর আল্লাহ নেকির কাজের উপর অটলতা নেই তাহলে এই ধৈর্য তিন প্রকারের নাম হচ্ছে পুরা দিন আলমারা বলেছেন যে পুরো দিন এই তিনটি ধৈর্যের মধ্যে সামিল যে তিন রকমের ধৈর্য ধরলো সেই ব্যক্তি দিনকে কামেল করে দিল তার দিন সম্পূর্ণ প্রণাম আনুগত্যের ক্ষেত্রে কি করা অটলতা হারাম কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ বালা বিপদ আপদের ক্ষেত্রে ধৈর্য ধারণ এখানে এক প্রকার ধৈর্যের কথা বলেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আস্তাবুর আন আল্লাহর হারাম বিষয় থেকে ধৈর্য ধারণ করা ওকালা ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়াজাদনা খায়রা আয়েশনা বিসসাবরি আমাদের জীবনের সার্বিক মঙ্গল পেয়েছি ধৈর্যের মাধ্যমে মানুষ যদি ধৈর্য ধরে এতে রয়েছে জীবনের সার্বিক মঙ্গল ধৈর্যের মধ্যে রয়েছে সার্বিক মঙ্গল হ্যাঁ, যে অবস্থায় রয়েছেন সে অবস্থায় আপনি যদি হারাম থেকে বেঁচে হ্যাঁ, হারামের দিকে যাচ্ছেন তাহলে এতে মানসিক শান্তি আছে অন্যায় কাজ করে মানুষের শান্তি নেই অন্যায় কাজ করেছেন চোরের মন পুলিশ পুলিশ ঠিক না কি জানি কেউ জেনে নিল নাকি কি জানি কেউ জানিয়ে দিল নাকি কি জানি কখন কোনো বিপদ আসে নাকি এ তো মানুষের ক্ষেত্রে যে কোনো মানুষ জেনে নিলে বিপদ আপদ আসতে পারে আল্লাহর ক্ষেত্রে কি আল্লাহ আল্লাহ জানি না কখন যে আল্লাহ ধরে নেবে অ্যাক্সিডেন্ট হয়ে মরবো নাকি এই গুণা করেছি কি জানি হারাম খেয়েছি জানি না কি কি হয় কি যে বিপদ আসে কি যে রোগ ধরে একজন মমিনের কথা বলছি কাফের তো যা বা বেদিন তারা তো এইসব ফিকিরি চিন্তাই করে না কিন্তু একজন ভালো মানুষ যদি কোনো হারাম কাজ করে সব সময় কি তার অশান্তি অন্যায় কাজ করেছি কখন যে বিপদ আসে কখন যে বিপদ আসে কখন যে আমার উপরে গজব চলে আসে দুনিয়ার আখেরাতে তো ওমর রাজিয়াল তারা বলছেন যে আমাদের জীবনের সার্বিক কল্যাণ মঙ্গল পেয়েছি বিস্তাবরে ধৈর্যের মাধ্যমে ধৈর্য ধরাতেই রয়েছে সার্বিক মঙ্গল হাদিস আবু সাইদ রাজি আল্লাহ তালন বলছেন আন্না নাসা মিনাল আনসারে সালু রসুল আল্লাহ সাল্লামা ফালাম ইয়াস আলহু আহাদুন মিনহুম ইল্লা আতাহু আনসারীদের কিছু লোকেরা নবী সাল্লামের কাছে কিছু ধন সম্পদ চাইলেন বাইতুল মাল থেকে চাইলেন কিছু ফালাম ইয়াস আলু আহাদুন মিনহুম ইল্লা আতাহু যত লোক চেয়েছিল সবাইকে দিয়ে দিলেন যত লোক চেয়েছিল সবকে দিলেন হাত্তা নাসেদা মাইন্দাহু যা কিছু ছিল নবী সাল্লাম শেষ দিয়ে শেষ করে দিলেন নবী সাল্লামের কাছে মালধন আসলে এরকমই করতেন দিয়ে রাত শেষ হতে হতে শেষ রাত হতে দিতেন না রাত পার হতে দিতেন না যে দ্বিতীয় দিন আসবে আবার আজকে দিয়ে শেষ করে ফাঁকার আলহম হিনা নাফিদা কুল্ল সাইন আন আনফা কাবিয়া দেইহে তাদেরকে বললেন যখন সব কিছু দিয়ে শেষ হয়ে গেল এবং দুই হাতে তিনি সব বাই করে দিলেন তখন নবী শাসন বলেন মা এখন ইন্দি মিন খাইরিন লাদাখিরু আনকুম আমার নিকটে যা কিছুই মঙ্গল থাকবে মানে ধন সম্পদ থাকবে এখানে খায়ের ধন সম্পদকে বলা হয়েছে লাদাখেরহু আনকুম তোমাদের থেকে সেগুলি সঞ্চিত করে আমি রেখে দেবো না বা কুক্ষিগত করে রেখে দেবো না আমার কাছে জমা দিয়ে যাওয়া তোমাদেরকে দেবো না এরকমটা আমি করে রাখি যা আসে তোমাদেরকে দিয়ে দেবো আরও মনে রাখবে এ এই জন্য বলেছেন নবী সাল্লাম দিতে দিতে দিতে মন ভরে না নেওয়ার ক্ষেত্রে মানুষের প্রকৃতি যতই পেয়ে যান যথেষ্ট মনে হচ্ছে এককালে যা ওই দুই হাজার টাকা দেশে ছিল ইনকাম মাসে তাতেই চলছিল এখন দুই হাজার রিয়াল পেয়েও মনে হচ্ছে যে ওই রকমই অবস্থা থাকবে এখানে খায়ের ধন সম্পর্কে বলা হয়েছে আনকুম তোমাদের থেকে সেগুলি সঞ্চিত করে আমি রেখে দেবো না বা কুক্ষিগত করে রেখে দেবো না আমার কাছে জমা থেকে যাওয়া তোমাদেরকে দেবো না এরকমটা আমি করে রাখি যা আসে তোমাদেরকে দিয়ে দেবো আরও মনে রাখবে এ কথাটি এজন্য বলেছেন নবী সাল্লাম দিতে দিতে দিতে মন ভরে না নেওয়ার ক্ষেত্রে মানুষের প্রকৃতি যতই পেয়ে যান যথেষ্ট মনে হচ্ছে এককালে যা ওই দুই হাজার টাকা দেশে ছিল ইনকাম মাসে তাতেই চলছিল এখন দুই হাজার রিয়াল পেয়েও মনে হচ্ছে যে ওই রকমই অবস্থা আরো হইতো আরো হইতো আরো হইতো নবীলাম দিয়ে দিয়ে যখন সবকিছু শেষ হয়ে গেল আরো কিছু লোক আসলেন চাইতে নবীলাম তখন বললেন যে দেখো আমার কাছে কিছু থাকলে আমি নিজের কাছে কক্ষিগত করে রাখি না দিয়ে দিই আর মনে রাখবি ওয়াইন্নাহমাইয়াস্তাইফাইফাহুল্লাহ যে ব্যক্তি ভিক্ষা করা থেকে বা চাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে কোনো সময়ে কারো শরণাপন্ন হবে না কারো দ্বারস্থ হবে না চাইতে হবে না নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে যে আমি তো মজুর করবো আমি মেহনত করবো খেটে খাবো আমি কারো কাছে ভিক্ষা করবো না আর একটু অভাব হলো একটু বালা মুসিবত হলো টাকা পয়সা নাই ঠিক আছে যেন মসজিদে দাঁড়িয়ে গেল আমাদের দেশে অনেকে এরকম করে বিশেষ করে মোল্লাটাকে এক শ্রেণীর লোকেরা গ্রামে গ্রামে গিয়ে মসজিদে দাঁড়িয়ে গেল ভাই আমার উপরে বিপদ এসছে এরকম অসুখ আমি অসুখ আমার ছেলে অসুখ স্ত্রী অসুখ অপারেশন করতে হবে আল্লাহর রাস্তা আপনার কিছু দান করে আল্লাহর মতো হয় না কেন যে ব্যক্তি ইস্তেফাফ করবে অর্থাৎ ভিক্ষা করা থেকে চাওয়া থেকে বাঁচবে বেঁচে থাকবে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখার ব্যবস্থাপনাও দেবে এই ফাহুল্লাহ আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন ভিক্ষা থেকে অমাইয়াতা সাব্বার আর যে ব্যক্তি নিজে ধৈর্য ধারণ করবে ধৈর্য ধরব যত সম্ভব ইউসাব্বের হল্লা আল্লাহ তাকে সবর দান করবে ধৈর্য ধরলেই ধৈর্য আল্লাহ দান করেন প্রথম নিজে ধৈর্য ধরতে হয় ধারণ করতে হয় তখন আল্লাহর পক্ষ থেকে অন্তরে ধৈর্য সাবর নাজিল হয় অমাইয়াস্তাগনি আর মন সচ্ছল হবে আমার যা আসছে হালাল উপায়ে সেটি যথেষ্ট আল্লাহ তাকে সচ্ছল করে দেবেন আল্লাহর ওয়াদা কিনা নবী সাল্লাম বলছেন ওয়ালাম তু আতান খাইরান ওয়া আউসা মিনাস সাবর আর মানুষকে দুনিয়ায় ধৈর্যের চাইতে মূল্যবান এবং প্রশস্ত কোনো দান দেওয়া হয়নি ধৈর্যের চাইতে মূল্যবান দান আল্লাহ আর কাউকে দেয়নি টাকা পয়সা ধৈর্যের সমান মূল্য রাখে না দুনিয়াতে যে কোনো নিয়ামত হোক ধৈর্যের সমান মূল্যবান নয় ধৈর্য যদি থাকে বিপদের সময়ও পরোয়া নেই সুখের সময়ও পরোয়া নেই সুখ আসলেও আল্লাহর পক্ষ থেকে বিপদ আসলেও আল্লাহর পক্ষ থেকে একই অবস্থা হাহাকার নেই হাহুতাস নেই পেরেশানি নেই প্রেশার বেড়ে গেল আজকে টেনশনের কারণে টেনশন নেই অনিদ্রা নেই ঘুম হচ্ছে না এসব নেই কিচ্ছু নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে ঘুমিয়ে পড়লেন আলহামদুলিল্লাহ বলে ঘুমিয়ে পড়লেন আর একটি হাদিস কানান নবী সাল্লি নবী নামাজ পড়তেন হাত্তা তারেমা আও তান্তা শেখা কাদামা এমনকি নবী সাল্লাম তাহাজ্জুদ পড়ে দীর্ঘক্ষণ রাত্রে তাহাজ্জুদ পড়ে তার পা গুলি ফুলে যেত কদমে মোবারক গুলি কি হতো ফুলে যেত কতক্ষণ দাঁড়িয়ে থাকলে খুলতে পারে এরকম একটা অনুমান আছে না আইডিয়া নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসে ঝুলে ঝুলে সফর করে থাকেন তাহলে বুঝতে পারে বেশি ফুলে আর বসে থেকে অনেক সময় এখান থেকে মক্কা উমরা গেলে তারপরে দেখবেন যদি টাইট জুতো থাকে তারপরে পায়ে ঢুকান তখন বুঝবেন যে কি ব্যাপার জুতো জুতো ছোট হয়ে গেল নাকি জুতো ছোট হয়নি আপনার পায়ে রস নেমে পাটা ফুলে গেছে সেই জন্য এখন টাইট টাইট মনে হচ্ছে তো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে শরীর থেকে পানি নেমে নেমে কি হয়ে যায় পা ফুলে যায় নবী সাল্লামের দীর্ঘক্ষণ উল্লাইল করার জন্য উল্লাইল রাত্রে তাহাজুদকে কেয়াম এই জন্য বলা হয় যে দীর্ঘক্ষণ কেরাত করতেন বহু সুরা সুরা বকরা সুরা আলিম রান সুরায় নেশা পাঠ করতেন আর আমাদের তো অধিকাংশ মানুষের তাহাজুদ নেই আবার যদি হাজারে একটি থাকে তো সুরান্না আসার ফালাক আলাম তারা লেগে লাফে ইন্না তাইনা কালকাউসার ওয়ালা আসে ইন্না ইনসান লাফি খুচুর এই হচ্ছে অবস্থা ডেলি ডেলি তাহলে কোথায় শূন্য নবী সাল্লামের তারাবির অবস্থায় দেখেন বছরে এক মাস যে বললেন তাতে ওই ঘুরে ফিরে ওই আলামতারা থেকে শেষ দিক আলামতারা থেকে এইদিকে যে কটা সুরা আছে এই সুরাগুলি পড়ায় তাহলে আর যদি হাফেজ ভাড়া করে এনেও পড়ায় তাহলে তিনটি আয়াত বাস যেহেতু ফেকার কেটে বলে দেওয়া হয়েছে যে তিনটি আয়াত পড়লি আর রহমান আল্লাহ আল করেন খালাক আলিম আল্লাহ আকবর এ হচ্ছে নামাজ আমি তো স্পষ্ট বললাম ও তো স্পষ্ট পড়ে না যে পড়া যায় যে নাই কোরআনের সাথে ওই দুর্ব্যবহার করা তো নবী সাল্লি সাল্লাম কি করতেন ইয়োসাল্লি মানে তাহাজুদের নামাজ পড়তেন হাত্তা তারিমা কাদামাহু আওতান তাহিলা কাদামাহু দুই পা ফুলে যেত ভাই ফাইকাল্লাহু নবী সাল্লামকে সাহাবারা বললেন বা আজওয়াজ মোতাহারা তো মাহাতুল মোমিন বললেন ফুল বললেন এই কাজ কেন এত কষ্ট কেন করে ইয়া আল্লাহ আপনার আগের পরের গুনাহ মাফ সব মাফ আপনার আমল করলেও চলে না করলেও চলে ফরজ যথেষ্ট আপনার এরকম কষ্ট করে তাহাজুদ পড়ার কি প্রয়োজন সারাদিন দাওয়াতি কাজে মানুষকে হেদায়েতের কাজে লেগে আর রাতে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন কত কষ্ট ঘুম ছেড়ে দিয়ে এই কষ্ট কেন করেন ইয়া রাসূলুল্লাহ তখন নবী সাল কি বলেছিলেন ফায়াকুল আফালা আকুন আবদান শাকুরা আমি কি আল্লাহ শুকুর গুজার বান্দা হব না আল্লাহ আমার অতীতের আগের পরে সব গুণা মাফ করে দিলেন এই উচ্চ মর্যাদা দান করলেন তাই আল্লাহর কি শুকরিয়া আদায় করতে হবে না কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না জি তো আমাদেরকেও শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাদেরকে জন্মগত মুসলমান করেছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ অসংখ্য কবর মাজার পূজারী পীর পূজারীদের থেকে আল্লাহ আমাদেরকে বেছে নিয়ে তাওহিদের হৃদায়ত দান করেছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে শুক্রিয়া আদায় করতে হবে অনেক লক্ষ লক্ষ বেনামাজি রাস্তায় বসে থাকছে আল্লাহ আমাদেরকে একটা নামাজ পড়ার জন্য হৃদায়ত করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মিলাদি বিদাতি ওইসব করেনি আল্লাহ আমাদেরকে সন্ন্যতি করে সন্ন্যতের অনুসারী করেছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে শিয়া রাফিজি ঘরে ইরানিদের ঘরে জন্ম না দিয়ে আলহামদুলিল্লাহ কাতিফের ঘরে জন্ম না দিয়ে আলহামদুলিল্লাহ আমাদেরকে আলী সন্ন্যত জামাতের ঘরে জন্মদান করে আলহামদুলিল্লাহ কত শুক্রিয়া শুক্রিয়ার শেষে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হসপিটাল আলহামদুলিল্লাহ কোন ক্ষেত্রে বলবেন ওয়াইন তাউদ্দ নিয়ামত আল্লাহে লাতুহসুহা আল্লাহ নিয়ামতকে গণনা করলে গণনা করে শেষ করতে পারবে না সুতরাং শুক্রিয়া দেখতে পারবে মুসলিম ঘরে জন্মগ্রহণ করা যেমন তেমন নিয়ামত না জিজ্ঞাসা করেন যে ঘর থেকে বেরিয়ে এসছে কত সমস্যা টেলিফোন করছে তুমি এই করো সেই করো এই করো মরে যাব আমি মা ধমক দিতে আবদুল্লাহ আমাদের মরে যাব তুমি যদি এরকম মুসলমান হয়ে থেকে যাও তাহলে আপনার সাথে তো এরকম করে না আল্লাহ তাকে ধৈর্য দান করি বলুন আমি জি তাকে বিভ্রান্ত করার জন্য তার ভাই থেকে তার বোন থেকে তার মা থেকে সব লেগে আছে আর আপনার মা খুশি হবে তার মন ভরে যাবে যখন দেখবে যে আমার ছেলে সৌদি আরব থেকে দাঁড়িয়ে রেখে চলে এসছে আমার দেশের মহিলারা ধার্মিক ঠিক কিনা মন ভরে যাবে যে আমার ছেলে নামাজি হয়েছে এক তো নামাজ পড়তো না সৌদি আরব থেকে নামাজি হয়েছে আমাদেরকে আরো দিনের কথা বলছে আলহামদুলিল্লাহ ও কি যে শান্তি মায়ে ওই শান্তির কথা বলে শেষ করা যাবে না বুঝলেন দেখেন অনেক ভাই আমাকে এসে বলেছে যে আমার আব্বা অসন্তুষ্ট ছিল আমার আম্মা অসন্তুষ্ট ছিল গিয়েছি দাঁড়িয়ে নিয়ে আর নামাজ নিয়ে তারপরে এত সন্তুষ্ট বলছে যে কত যে দোয়া দিচ্ছে আমার আম্মার আব্বা কোন বাবা মা চায় বাবা মার চরিত্র দোষ থাকলেও চায় না যে ছেলে চরিত্রহীন হয়ে যাক কেউ চায় না চাই কি চাই না তাহলে আপনি নেক হয়ে যাবেন সৎ হয়ে যাবেন মন খুশি হয়ে যাবে আমার ছেলে ধার্মিক হয়েছে আল্লাহ আল্লাহ হয়েছে পরেজগার হয়েছে কোন নিয়ামতের শুক্রিয়া আদায় করে ভাবি আইয়ে আলাই রব্বে কুমা তোকা দেবান আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করে বারবার করে আল্লাহ বলছেন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে হালকা মনে করবে তুচ্ছ মনে করবে বলছেন আফাল এখন আবদান শকুর আল্লাহর শুকুর গুজার বান্দা কি আমি হব না যে আল্লাহ আমাকে শেষ নবী করলেন শেষ রসুল করলেন সারা বিশ্বের মানবতার জন্য রহমতুল্লিল আলামিন করলেন আমার আগের পরের গোনা মাফ করলেন তাহলে আমাকে আরো বেশি শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ যে যেই ব্যক্তি আল্লাহর প্রতি আস্থা রাখবে ভরসা রাখবে তার জন্য আল্লাহ যথেষ্ট এটি আয়াতের অংশ আয়াতের অংশ থেকে ইমাম বখারি রহমতুল্লাহ আলাই অধ্যায় কায়েম করেছেন সুরায় তালাকের আয়াত তাই না অমাইয়া তাবাক্কাল আল্লাহে ফাহুয়া হাসবহু আল্লাহর উপর যারা ভরসা রাখবে তাদের জন্য আল্লাহ যথেষ্ট যথেষ্ট কি ক্ষেত্রে রাবি ইবনে হোসাইম বলছেন মিন কুল্লে মা দাকা কা নাস মানুষের ওপর যে সংকট আসে সমস্ত সংকটের মুহূর্তে সমস্ত সংকটের মুহূর্তে আল্লাহ যথেষ্ট ফাওয়া হাসবহু মিন কুল্লে মাখ মাখরাজা নবিসাল একটি হাদিসে বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখবে তার জন্য প্রত্যেকটি সংকটের ক্ষেত্রে আল্লাহ কি করবেন নিকাশ বের করে দিবেন রাস্তা বের করে দিবেন মিন করলে মা দা কালান্না মানুষের প্রতি যেখানে সংকট আসবে সেখানে আল্লাহ রাব্বুল আলম যথেষ্ট হবেন সংকট এসেছে রুজির ক্ষেত্রে চাকরি ছিল চাকরি চলে গেল আল্লাহর উপর আস্থা রেখেছেন আমি অন্য কোনো পাপ করিনি যে পাপের কারণে আমি এতে হলাম আল্লাহর পরীক্ষা আলহামদুলিল্লাহ অসুবিধা নেই কোনো চিন্তা নেই তাওয়াক্কল আল্লাহ এতেই তাওয়াক্কল আল্লাহ যেই অবস্থায় থাকেন যে কোনো মুসিবতের ক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্ট হোক বিপদ আপদ আসুক বালা মুসিবত আসুক কেউ মরলো কারো প্রাণহানি ঘটলো যে কোনো ক্ষেত্রে হোক দিন খুললে দেখি যে কোনো সংকটের মুহূর্তে মহান আল্লাহ যথেষ্ট ওই লোকদের জন্য যারা আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহর ওপর ভরসা মানে কর্মহীনতা কি কর্মহীনতা বুঝেন মানে কাজ না করা কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকা সব সময় সব সময় এসে আপনি ইসলামী সেন্টারে বসে থাকবেন এটাই উদাহরণ দিই নিজের বাড়িতে বসে থাকলে তো পাপ হইতে পারে আপনি বসে আছেন ইসলামী সেন্টারে এসে কখনো বই পড়েছেন কখনো কেসার শুনছেন কিন্তু সবসময় আপনি চব্বিশ ঘন্টা আর বলছেন যে রুজির মালিক আল্লাহ রুজি তো আছেই ভাগ্যে নির্ধারণ করা আছে আসবে যা রুজি ভাগ্যে আছে তা অবশ্যই আসবে এর নাম কি তাওয়াক্কুল আল্লাহ ভরসা চব্বিশ ঘন্টা আমি ইসলাম সেন্টারে বসে থাকবো আর এখানে পড়াশোনা করব বাকি আল্লাহ ভরসা এই আল্লাহ ভরসা অনেক সময় মানুষকে পাপে লিপ্ত করবে কারণ ভিক্ষা করতে বাধ্য করবে যখন পেটে খিদা লাগবে তখন হয়তো একজন মুসৌদি দেখছি আরে এই ছেলেটা তো সবসময় এখানে এই লোক তো সবসময় এখানে থাকে তখন দশ রিয়াল দিল ওই ক্ষেত্রে তখন আগ্রহী উঠলেন হ্যাঁ এরকম টাকা তো পাওয়া যায় অমুক জায়গায় গেলে টাকা পাওয়া যায় তখন দেখেন ভিক্ষার রাস্তা তখন খুলে যাবে মনটা ভিক্ষা চাওয়ার দিকে বেড়ে যাবে তাহলে অনেক সময় পাপে লিপ্ত হইতে হবে এর এর মানে তাওয়াক্কুল না এই জন্য একটি মূল্যবান কথা হাফিজ ইবিন হাজার রহমতুল্লাহ আলী লিখেছেন ওই হাদিসটির আলোকে যে হাদিসটি নবী সাল্লাল্লাহু বলেছেন তিরমিজির হাদিস লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুন আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহ তোমরা যদি আল্লাহর উপর ভরসা রাখার মতো ভরসা রাখতে তাহলে লারাজা কাকুম আল্লাহ তোমাদেরকে রিজিক দান করতেন কামাই আর জকুত্তায়ের যেমন পাখিকে আল্লাহ রিজিক দান করেন তাকদু খেমাসান ও তারু হবে পাখিকে আল্লাহ রিজিক দান করেন পাখি মেহনত করে না করে না পাখি যদি নিজের গাছে বসে থাকে নিজের গাছে কোন পাখি দুনিয়াতে আছে নিজের গাছে বসে থাকে একই জায়গায় বসে থাকে বাড়িতে মুরগি পুষছেন তাকে দেখেন এক জায়গায় বসে থাকবে না কোটর কোটর করে এদিক সেদিক ও মুখ মেরে বা তারপরে খেতে পায় নবী সাল্লাম শেষ হাদিসের অংশে কিন্তু তাওয়াক্কলের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তাকদু খেমাসান ও হবে তানান সকালবেলা খালি পেটে পাখি বেরিয়ে পড়ে সকাল হলে উড়ে যায় রাত্রে যেখানে বাসা বেঁধে আছে বাসা থাকবে আর বাসায় থাকবে না ও ছুটলো ও হবে তানান সন্ধ্যাবেলা ফিরে আসে পেট পেট পুরে পেট ভর্তি করে ফিরে আসে তাহলে বোঝা গেল যে সকালে বেরোতে হবে দিন হচ্ছে ও যে আল্লাহ নাহারা মা আসা আল্লাহ বলছেন তোমাকে তোমাদের জীবিকা নির্বাহের জন্য আমি নাহার দিন সৃষ্টি করেছি তাহলে দিনে কর্ম করতে হবে আর দিনে কর্ম করা নিরাপদ লেমুজিন এক শ্রেণী লোকেরা দিনে চালায় আর কিছু লোক রাতে চালায় আমি দেখলাম রাতে বড় বিপজ্জনক নবী করিম বলছেন রাত্রে তোমরা অপরিজন বেরোবে না বাচ্চাদেরকে রাত্রে বাইরে ছাড়বে না রাত্রে শয়তান বিচরণ করে বেশি মানুষ শয়তানে দেখেন বিচরণ করে চোর ডাকা ছিনতাইকারী আর জিন শয়তান তো বিচরণ করেই রাত্রে সুতরাং রুজির জন্য আল্লাহ বলছেন ওয়াজা আল্লাহ নাহারা মা আসা লিবাসা রাতকে আবরণ করেছি রাতে আবৃত থাকো মানে বাড়িতেই থাকো আর ঘুমাও আরাম করা আল্লাহর উপর তবাক্কলের কথা বলেছেন কিন্তু নবী সাল্লাম উদাহরণ দিয়েছেন কার সাথে পাখির সাথে পাখি বেরিয়ে পড়ে দিনে রুজি রোজগারের জন্য রুজি হাসিলের জন্য তেমনি আপনাকে আমাকে বের হইতে হবে এর মানেই তবাক্কল তো তবাক্কল মানে পৃথিবীতে যে উপায়গুলি রয়েছে মাধ্যম সেগুলি ত্যাগ করানো বরং সেই মাধ্যমগুলি গ্রহণ করা অবলম্বন করা উপায় অবলম্বন করা চাকরি করতে চাইলে চাকরি করা ব্যবসা করতে চাইলে ব্যবসা করা যদি দিন মজুর করতে চান দিন মজুর করা আর যথাসময় বেরোইতে হবে আপনি সকাল দশটা এগারোটার সময় যাবেন আর আপনাকে কেউ মজুর নেবে আসায় না ঘুরে গেলে উম্মতি সে বকু রেহা আমার উম্মতের সকালবেলায় বরকত দেওয়া হয়েছে সুতরাং সকালে সকালে কাজে বেরোইতে হবে যেখানে বেরোবেন ডেলি ডেলি খাটেন মেহনত করেন জন্মজুর হয়ে তাহলে সকালে বেরোতে হবে আপনাকে তাহলে রুজির দ্বার খুলবে যাই হোক তাওয়াক্কল মানে যেগুলি দুনিয়াবি আসবাব রয়েছে দুনিয়াবি আসবাব মানে পার্থিব মাধ্যম বা উপায় সেগুলি গ্রহণ করে অবলম্বন করে রেজিক আল্লাহর উপর ছেড়ে দেওয়া যে আমি আমার কাজ করলাম কর্ম করলাম আর রেজিক দেনেওয়ালা আল্লাহ চোখের সামনে দেখছেন একজন ব্যবসা করলো বড় লোক খেয়ে গেল আরেকজন ব্যবসা মার খেয়ে দোকান বন্ধ করে লস খেয়ে বন্ধ করে দিল দোকান ব্যবসা তো দুজনেই খুলেছে চাকরি করতে দুজনে একসাথে ভিসা লাগিয়ে একই ফ্লাইটে এসছেন একজনের পেরেশানির শেষ নেই একজনের আলহামদুলিল্লাহ একজন সুখী খুব সুখী তাহলে রেজিক নিজের হাতে নেই কর্ম নিজের হাতে আছে কর্ম আপনিও করেছেন সেই লোকও করেছে একজন লস খেলে একজন লাভবান হল এর মানে হচ্ছে তাওয়াক্কুল করা যে সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট আনিবিন আব্বাস নজি আল্লাহ তাল আনহমা আব্দুল্লাহ বিন আব্বাহ হ্যাঁ, কোন বলছেন কে হুসাইন বিন আব্দুর রহমান বলছেন কোন তো কায়দান ইন দা সাইদ ইবনে জুবাইর আমি বসেছিলাম সাইদ ইবনে জুবাইরের নিকট সাইদ ইবনে জুবাইর তাবে প্রখ্যাত সাহাবি এবং সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহ কে হত্যা করেছিল হাজ্জাজ বিন ইউসুফ জালেম হত্যা করেছিল এই হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করার পরে সাইদ বিন জবাইরকে হত্যা করার পরে আর বেঁচে থাকতে পারেনি আল্লাহর পক্ষ থেকে তার উপর ধ্বংস নেমে এসেছে এ সম্পর্কে বেশ একটা ঘটনা বর্ণনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলম ভালো জানেন যে সে মরার সময় শুধু চমকে চমকে উঠতো আর ভয় দিত এই সাইদ বিন জুবাই এই সাইদ বিন জুবাই আমাকে শেষ করে দেবে সাইদ বিন জুবাই এরকম অবস্থা ছিল হাজ্জাজ আলমের সুতরাং জুলুম থেকে সতর্ক কখনো কোনো মানুষের যদি কেউ জুলুম করে তাহলে পরিণাম খুব খারাপ হতে পারে তো এর এর সম্পর্কে হাজার সম্পর্কে লিখেছেন ওলামারা ইতিহাসে তারিখে যে সাইদিন ইবনে জুবাইরকে হত্যা করার পরে বড় প্রখ্যাত তাবেই এবং খুব বড় আলেম ছিলেন ফাঁকি ছিলেন মহাদ্দেশ ছিলেন তাকে হত্যা চরম অন্যায়ভাবে বহু লোককে হত্যা করেছে তার মধ্যে সাহাবা তাবেইনদের তার মধ্যে শাহিদ নজুবের একে হত্যা করার পরে লিখছেন যে ফামা আমহালাহুল্লাহ বাদ তারপরে আল্লাহ আর তাকে অবকাশ দেয়নি এই জুলম সীমা হয়ে গেছে এত বড় জালেম ছিল ওমাইয়া যুগের এক গভর্নর বাসরার গভর্নর এ ছিল বাসরার গভর্নর তো সাইদ বিন জুবাইরের কাছে বসেছিলাম ফাকাল উনি বলেন আনি আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র তিনি বলছেন ইবিন আব্বাস থেকে বর্ণনা করে আন্না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল বলেছেন আমিন উম্মাত ইসাব ও না আলফান বিগাইরি হিসাব আমার উম্মতের সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে আর একটি সুসংবাদ রয়েছে অন্য হাদিসে যে মা করলে ওয়াহেদিন সাবন আল আর এই সত্তর হাজার প্রত্যেকের সাথে আরো সত্তর হাজার করে তাহলে সত্তর হাজারকে সত্তর হাজার দিয়ে গন্ডিত হয় নাকি সত্তর হাজার আরো সত্তর হাজার গন্ডিত হবে তো আল্লাহ রবুল আলমিন অসংখ্য মানুষকে এই উম্মতের বিনা হিসাবে জান্নাত দেবেন তাদের লক্ষণ কি চারটি কথা বলেছেন এই হাদিসের তিনটি কথা এসছে হোমুল্লাজিন আল্লাহ ইয়াস্তার হুন যারা ঝাড়ফুঁক করে নেই না সঠিক অর্থ সঠিক অর্থ এই বাংলায় করেনি এতে লিখেছে যারা সিরকি কথা দিয়ে ঝাড়ফুঁক করে না লিখেছে না অনুবাদে দেখুন হ্যাঁ গাইরুল্লাহর নাম নিয়ে মানে সিরকি কথা দিয়ে আল্লাহ ছাড়া অন্যের নাম নিয়ে ঝাড়ফুঁক করে না দেখেন আরবি ভাষায় দুর্বলতা এখানে আরবি ভাষায় ঝাড়ফুঁক করাকে বলা হয় রুকিয়ে মানে রাকা ইয়ারতি মানে হচ্ছে ঝাড়ফুঁক করা যে ব্যক্তি ফুঁক দিল আর স্ত্রীর কাসিন তা দিলে ঝাড়ফুঁক তলব করা কারো কাছে গেলেন ছেলে নিয়ে বা আপনি একটু পানি নিয়ে গেলেন তেল নিয়ে গেলেন বলে একটু ফুঁক দিয়ে দেন বা নিজে বলেন আমাকে একটু ফুঁক দিয়ে দেন এই ঝাড়ফুঁক তলব করা এটা হচ্ছে স্ত্রীর কাহ মানে ঝাড়ফুঁক তলব করা তাহলে কাজ দুটি একটা হচ্ছে ঝাড়ফুঁক করা আর একটা ঝাড়ফুঁক কার কাছ থেকে চেয়ে নেওয়া ঝাড়ফুঁক করা যে ব্যক্তি ঝাড়ফুঁক করে সে নিজের জন্য করে না অন্যের জন্য তাহলে অন্যের সে হিতাকাঙ্ক্ষী অন্যের কি করলো সে মদত করলো হেল্প করলো রোগ থেকে তাকে আরোগ্যতার জন্য আপ্রাণ চেষ্টা করলো মেহনত করলো তাহলে জাজাহুল্লাহ খায় আল্লাহ তার ভালো করুক সে তো হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী অন্যের তার করলে কোথায় ত্রুটি বলুন আমার প্রশ্ন তাহলে আল্লাহর ওপর আস্থার ক্ষেত্রে তার কোথায় ত্রুটি আপনি অন্যকে ফুক দিলেন তাহলে আপনার আল্লাহর উপর করলে কোনো ত্রুটি হলো আপনার ত্রুটি নেই বুঝতে পারছেন আমার কথা তাহলে এই অর্থ করা ঠিক হয়েছে কি যে যে ব্যক্তি ঝাড়ফুঁক করে না আর তারপরে ব্রাইকেটে দিয়েছে যে আল্লাহ ছাড়া অন্যের নামে গাইরুল্লাহর নামে ঝাড়ফুঁক করে না মন গড়া কথা এই অর্থ নাই কেন আগে বললাম যে ঝাড়ফুঁক করাকে বলে ইয়ারকুন যদি হাদিস আসতো হোমল্লাদিন লা ইয়ারকুন যারা ঝাড়ফুঁক করে না তাহলে এই অর্থ করা যেতে পারতো ঝাড়ফুঁক করে না আর ঝাড়ফুঁক নিজের উদ্দেশ্যে করে না অন্যের উদ্দেশ্যে করছে অন্যকে লাভবান করার জন্য তাহলে নিশ্চয়ই এই অর্থ নাই আর ইয়াস্তার কোন শব্দ আছে অর্থাৎ ঝাড়ফুঁক তলব করে না অসুখ পেয়েছে তারপরে সহ্য করে বরদাস্ত করে আল্লাহ তুমি ভালো কর কিন্তু আমি ঝাড়ফুঁকে যাব না আমি কারো কাছে বলবো না যে আমার একটু মাথায় ফোক দিয়ে দেন নিজে নিজে ফোক দেন নিজে নিজে ফোক দেন এটা সবচেয়ে ভালো নিজে নিজে ফোক দেন কিন্তু নিজে নিজে ফুক দেখেন একই কথা বলে ফুক দিচ্ছেন বরকত আসলে কোরআনের বরকত হচ্ছে হাদিসের রসুলের দোয়া কিন্তু এই বরকতে তারতম্য হয় মানুষের ইমান এবং সতামলের ভিত্তি একটি দোয়া একটি সুরা সুরা ফাতিহা পড়লে একজন আল্লাহর নেক বান্দা দ্রুত কাজ করলো আর একজন অসৎ মানুষ করলো হয়তো দ্রুত কাজ নাও করতে পারে হুবহু দুয়ার মতো আসলে ঝাড়ফুঁক তো দোয়া আল্লাহর কাছে দোয়া আমরা অনেকে দোয়া করছি আল্লাহ মেঘ দাও মেঘ দাও বৃষ্টি দাও দোয়া কবুল হচ্ছে না আল্লাহর অনেক মেঘ বান্না আছে একবার দোয়া করলে কবুল হয়ে যাচ্ছে এই গত সপ্তাহে আর শরীফ শরীফানে মক্কা মদিনা ইস্তিসকা হলে দেখেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে বৃষ্টির কোনো আশাই করে সেই দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে আল্লাহর নেক বান তাহলে মক্কা নাই এই আরব দেশে আছে বহু আছে যাদের দুয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে দান করছেন কিন্তু অনেক এলাকায় আছে যেখানে হয়তো নেক লোক নেই দোয়া করেছে আল্লাহ কবুল করেন না তহিদের ত্রুটি শিরক ঝুঁকি আছে সন্ন্যতের অনুসরণের ত্রুটি তারপরে হালাল রিজিক খাওয়াই ত্রুটি হারামের সংমিশ্রণ এগুলির দোয়াই বাধা দোয়া কবুল হয় বাধা হচ্ছে এগুলি তহিদের জায়গায় যদি কিছু শুরু শির ঢুকে থাকে দোয়া কবুল হবে না সুন্নতের জায়গায় বিদাতি তরিকায় দোয়া হয় তাহলে দোয়া কবুল হবে না যদি হারাম রেজি খেয়ে হারাক হারাম রেজিকে সংমিশ্রণ থাকে তাহলে দোয়া কবুল হতে বাধা প্রাপ্ত হবে ইত্যাদি ইত্যাদি কথা হচ্ছে যে ইয়াস্তার কোন মানে ঝাড়ফুঁক তলব করা ঝাড়ফুঁক কার কাছে চেয়ে করাই না কেন করায় না অধিক তওয়াক্কুলের কারণে আল্লাহর ওপর খুব বেশি আস্থার কারণে যে আল্লাহ রোগ দিয়েছেন তিনি ভালো করবেন আর না ভালো হয় তো আমার গোনা খাতা মাফ হচ্ছে আমার নেকি বাড়ছে বালা মুসিবত হলে অসুখ বিসুখ হলে নেকি বাড়ে না বাড়ে না গোনা মাফ হয় কি হয় না সেই হাদিস দ্বারা স্পষ্ট বহু হাদিস রয়েছে এমনকি জ্বর হচ্ছে সর্দি হচ্ছে কফ হচ্ছে এগুলিতে গোনা খাতা মানুষের মাফ হয় এমনকি নবী সাল্লাম বলেছেন হাত্তা সৌকা একটি কাঁটা লাগলো রাস্তায় চলছেন একটা ইটে আঘাত লাগলো আছাড় খেলেন একটু তাতেও গোনা মাফ হয় ইল্লা কাফার আল্লাহ বিহি খাতায়া গুনাহ খাতা মাফ হয় তাহলে গুনাহ মাফ হচ্ছে সুতরাং আমি ঝাড়ফুঁক করাবো না যতদিন আমার রোগ অসুখ এই অসুস্থতা থাকছে আমার গুনাহ খাতা আরো বেশি মাফ হবে এই আল্লাহর উপর অধিক তাওয়াক্কুল করে যে আল্লাহই ভালো করবেন ইনশাআল্লাহ তাআলা ঝাড়ফুঁক করালেন না এটি হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের প্রমাণ আর অধ্যায় হচ্ছে তাওয়াক্কুলের বুঝতে পেরেছেন সুতরাং ইস্তারকুল মানে কি করবেন ঝাড়ফুঁক করাই না ওয়ালা ইয়াতাতাইয়ারুন আর কুলক্ষণ নেই না কুলক্ষণে বিশ্বাসী নাই হতাতেন কারণ কুলক্ষণ যাদের হয় তাওয়াক্কুল নেই ভাগ্য খারাপ এই জন্যই খারাপ তাহলে আল্লাহর উপর ভরসা হারিয়ে গেল ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং তারা আল্লাহর উপরই একমাত্র ভরসা রাখে আর একটি কথা বাড়তি রয়েছে অন্য ওয়ালাই ওয়ালা ইয়াক্তাউন আর চিকিৎসার জন্য তারা শরীরে দাগ নেয় না আগুন তাপ লহকে গরম করে দাগ নিত প্রাচীন যুগে এটি এলাজ করতো বিভিন্ন রোগের ক্ষেত্রে তো এটা বহুত বড় ফলপ্রসূ ছিল আজকাল সেটা একটু আধুনিক আধুনিক চিকিৎসা হিসাবে আজকাল শুরু হয়েছে তো এই ভালো এলাজ তো এই এলাজ যদিও শরীর সম্মত এলাজ জায়েজ রয়েছে কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কলের জন্য না এই চিকিৎসা এইসব চিকিৎসা করবো না এই রকমই যদি কেউ ওষুধ বড়ি ব্যবহার না করে অসুখ ব্যবহার করবো না এর উপরে সবর করবো ধৈর্য ধরবো এক যুগ ছিল জ্বর হলে আমাদের দেশে কেউ ওষুধ বড়ি খেত না আজকাল যেই দিনই জ্বর একটু মাথা গরম শুরু ট্যাবলেট শুরু সিফাডল শুরু কিন্তু এক সপ্তাহ থাকতো তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন এমনিতে জ্বর আসতে পালিয়ে যেত তো তাওয়াক্কলের উদ্দেশ্যে নিয়ত যদি এই থাকে এই জন্য না যে পয়সা বাঁচাবার জন্য আল্লাহর উপর তোয়াক্কাল করি আল্লাহ জ্বর দিয়েছেন সপ্তাহ ধরে জ্বর থাকলে গোনা খাতা মাফ হয় মাঝে মাঝে জ্বর হলে ভালো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবে তাহলে এটি তাওয়াক্কলের অন্তর্ভুক্ত এবং এই হাদিসের অন্তর্ভুক্ত হওয়া যাবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তারপরে হাদিস হচ্ছে বাবু মায়ুক রাহ মিন কিল ওয়াকাল এই অধ্যায় হচ্ছে যে অপছন্দনীয় অনার্থক কথাবার্তা বলা বেশি কথা বলা আর অনার্থক কথাবার্তা উদ্দেশ্যবিহীন আলকাল বেশি কথাবার্তা বলা হচ্ছে কি অপছন্দনীয় নবী করিম সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এই ক্ষেত্রে হাদিস এমাম শাহাবি বর্ণনা করেছেন আনোয়াররাদ কাতিবুল মগিরা বিন শোভা মগিরা বিন শোভা কুফার গভর্নর হয়েছিলেন মাবিয়া রাজি আল্লাহ তালানহর যুগে মগিরা বিন শোবার ক্লার্ক কাতেব ছিলেন কাতেব মানে ক্লার্ক যে লিখে এই ওয়ার্রাদ গোলাম তার আন্না মাওয়া কাতাবা ইলাল মগিরা মাওয়া রাজি আল্লাহ তালানহ যখন বাদশাহ ছিলেন খলিফা ছিলেন তখন তিনি মগিরা বিন শোভাকে লিখেছেন মগিরা বিন শোভা যেহেতু প্রখ্যাত সাহাবি এবং তিনি হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন মাঝে মাঝে উপদেশ তলব করতেন মাবিয়া খালিফা যে আমাকে কিছু উপদেশ লিখে পাঠাও নবী করিম কিছু হাদিস লিখে পাঠাও তো এইখানে ওই সেই চিঠি লিখেছিলেন যে আন আক্তুব এলাইয়া উক্তুব এলাইয়া বে আমার কাছে একটি হাদিস লিখে পাঠাও সামে তাহমিন রাসুল ইল্লাহ সাল্লাহ যা তুমি আল্লাহ রসুল সাল্লাম থেকে শুনেছো হাদিস লিখো যার উপর আমল করবো আলফা কাতাবা মগিরা মগিরা বিন শোবা তখন এই হাদিসটি লিখে পাঠিয়েছিলেন কি এমনি সামিআতুহু ইয়াকুল ইনদান সিরাফি আমি নবী করিম কাছে শুনেছি তিনি নামাজ থেকে সালাম ফিরার পরে বলতেন কি বলতেন লা ইল্লাল্লাহ লাহু লাহুল তাহলে এই ক্ষেত্রে ইহি অয়মিত নেই এই হাদিস ইহি অয়মিত নেই অন্য অন্য রেওয়ায়তে অন্য ক্ষেত্রে আছে সেই ক্ষেত্রে বলবেন কিন্তু নামাজ থেকে ফিরে যে আল্লাহ এসবের পরে আছে যে এখানে ইহি অহমিত ছাড়াই বলবেন না ইলা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ বারহাক সত্য মাহবুদ নেই ওয়াহদাহ যিনি এক একক লাশারিক আল্লাহ তার কোনো অংশীদার নেই লাহুল মুলক সার্বভৌমত্ব বা রাজত্ব একমাত্র তার ওয়ালাহুল হামদ সমস্ত প্রশংসা একমাত্র তার জন্য ওহু আলাকুল শাহিন কাদির একমাত্র তিনি সর্বশক্তিমান এই দুয়া লিখে পাঠালেন যে এটি নবী কাইসের কাছ থেকে শুনেছি এটি আপনিও পড়ুন কাল এটা হচ্ছে ইতিবাচক যে এই কাজটি করবেন আর নেতিবাচক কারণ দিন হচ্ছে দুটি জিনিসের নাম পজিটিভ নেগেটিভের নাম ইতিবাচক করণীয় আর বর্জনীয় নাম বর্জন কি করবে কাল ওয়াকানায়ানহা ইয়ানহা আরো লিখে পাঠালেন কি নবী করিম সাল্লাম নিষেধ করেছেন আনকিল ও কাল বেশি কথা বলতে অপ্রয়োজনীয় অর্থহীন উদ্দেশ্যবিহীন কথাবার্তা বলতে বেশি কথাবার্তা বলা এই কিল ও কালের তাফসির ব্যাখ্যা করতে গিয়ে কয়েকটি মত ওলামারা উল্লেখ করেছেন একটি হচ্ছে যে আল এক্সার বেমা লা ফায়দাতা ফিহে মিনাল কালাম যে সব কথাবার্তায় কোনো ফায়দা নেই সেগুলি বেশি বেশি বলা আল ফাল এদিক সেদিক কথাবার্তা যাতে কোনো ফায়দা নেই অসার কথা নিষিদ্ধ নবী সাসাম নিষেধ করেছেন আর দ্বিতীয় অর্থ বলেছেন যে লোকজনের কথা কিসা কাহিনী গাল গল্প অথবা কি ঘটেছে না ঘটেছে এই নিয়ে বেশি আলোচনা পর্যালোচনা করা হ্যাঁ আজকে বাংলাদেশে অমুক জায়গায় এই ঘটেছে আর এই এতটি লোক মারা গেছে এতটি লোক আহত হয়েছে বলছে না না এতটি নয় এতটি এই নিয়ে তর্ক বহাস কি লাভ আপনার কিছু লোক মরলো কিছু লোক অ্যাক্সিডেন্ট হলো আহত হলো নিহত হলে তো লাভ কি সুতরাং এইরকম অপরিজনীয় কথাবার্তা নিয়ে বাক বিতন্ডা করা তর্ক বহাস করা অপছন্দনীয় কাজ নবী সালাম নিষেধ করেছেন কোনো লাভ নেই কিছু লোক মরলো বাঁচলো এতে কোনো লাভ এই জন্য আজকাল পত্র পত্রিকা অনেক ভাইরা পড়েন আমাদের আবুল বসার ভাই তো খুব বেশি পড়েন উনি নিজে একদিন স্বীকার করেছেন যে আমি ডেলি কতক্ষণ নষ্ট করি আজকাল করেন না করেন না আরব নিউজ পড়ে তো এই ক্ষেত্রে সময় নষ্ট না করে হেডলাইন পড়ে নেওয়া যথেষ্ট হেডলাইন পড়লে যে ঘটনা ঘটেছে ব্যাস লাভ কিছুই নেই লাভ মুসলিমদের কি হচ্ছে ইসলামের কি হচ্ছে কোথায় উন্নতি হলো যে আলহামদুলিল্লাহ আমাদের শুক্রিয়া করার ব্যাপার সেদায় শুক্র করবে আলহামদুলিল্লাহ মুসলিমরা উন্নতি করেছে ইসলামের খেদমত হয়েছে ইসলাম শক্তিশালী হয়েছে এটি আমাদের লাভের কাজ কোথায় মুসলিম ভাইরা নির্যাতিত জুলুম অত্যাচার হচ্ছে তাদের জন্য দোয়া করব মুসলিম ভাইদের সম্পর্কে জানা জরুরি যেহেতু আমার বডির একটা অংশ নবী সাল্লাম বলেছেন যে মুসলিম উম্মা কেমন একটি বডির মতো সুতরাং চীন দেশের মুসলিমরা আমার পা তো আমেরিকা ইউরোপের মুসলিম ভাইরা আমার হাত আর ফিলিস্তিনের মুসলমানেরা আমার হাট আমার অন্তর আরবের মুসলমানরা আমার মাথা ইত্যাদি ইত্যাদি ভারতের মুসলমানরা আমার অন্য আরেকটি অঙ্গ রান ইত্যাদি এইভাবে যদি আমরা চিন্তা করি এই দৃষ্টিভঙ্গি নিয়ে সুতরাং আমাদের মুসলিম ভাইদের সুখ দুঃখ সম্পর্কে জানতে হবে সুখ হলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করবো আল্লাহ আর দুঃখ হলে সেসব মুসলিম ভাইদের আমরা হেল্প করব হেল্প করতে পারলে না হলে কমের পক্ষে দোয়া দিয়ে সাহায্য করবো এই উদ্দেশ্যে যদি পত্রিকা পড়েন তাহলে সব পাওয়া যেতে পারে আর এই হলো সেই হলো এই শেয়ার বাজারে এত লস খেয়েছে আজকে লস কালকে লাভ হয়েছে কি লাভ হাসেকরা সব জুয়া খেলছে অনেকে এইসব জেনে লাভ কি আর যদি ব্যবসা হয় অপরের ব্যবসা নিয়ে আমাকে ব্যস্ত করে লাভ কি করেছেন অমুক জায়গায় চুরি হয়েছে অমুক জায়গায় ডাকাতি হয়েছে অমুক জায়গায় ছিনতাই হয়েছে কিছু লাভ অমুক জায়গায় নৌকা ডুবেছে অমুক জায়গায় জাহাজ ডুবেছে কিছু লাভ নেই এগুলি নিষেধ করা হয়েছে তাহলে তেল ও কাল তারপরে তর্ক বহস করা এসব কথা নিয়ে তর্ক বহস করা তেল কাল মানে দুই দিক থেকে কথোপকথন কথা কাটা এসব নবী শাসন নিষেধ করেছেন তাহলে একটি নিষিদ্ধ হলো তো একটি কথা কাসরাত সওয়াল আর বেশি বেশি জিজ্ঞাসাবাদ করা কাসরাত সওয়াল বেশি বেশি সওয়াল নিষেধ করা হয়নি কিন্তু বেশি বেশি জিজ্ঞাসাবাদ আর এমন জিজ্ঞাসাবাদ বেশি বেশি যদি প্রয়োজন হয় আপনার জানা নেই তাহলে বেশি বেশি জিজ্ঞেস করবেন কিন্তু বেশি বেশি এমন জিজ্ঞাসাবাদ যেগুলি ঘটনা হয়তো ঘটেনি বা আপনার সমস্যা নয় আপনি দুনিয়ার মাথা নিয়ে চলে এসেছেন যে ওই কলকাতায় একটা ঘটনা ঘটেছে সেখানে স্বপ্নে নাকি স্বপ্নে নাকি তালাক দিয়েছে সেটাকে বাস্তবায়ন বিদ্যার্থীরা যেটা বাস্তবায়ন করে দিয়েছে আচ্ছা সেটার ফতুয়া কি হবে বাবা তো তোমার জেনে লাভ কি ফতুয়া সেটা যার সমস্যা সে জানে হ্যাঁ যদি বিশেষ করে যদি সাপোজ ভবিষ্যতের ক্ষেত্রে যদি এরকম হয় নিষিদ্ধ কোরআনে আল্লাহ নিষেধ লাতাস আলু আন আসিয়া আশিয়া ইনতুবদালাকুম তাসুকুম আল্লাহ বলছেন তোমরা বহু ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করবে না কারণ তার উত্তর যদি তোমরা জানো তো অনেক সময় অপ্রীতিকর হবে অপছন্দনীয় হবে এই আয়াত সুরে মায়েদের সম্ভবত রয়েছে যদি প্রশ্নের উত্তর পেয়ে যাও তাহলে খারাপ লাগবে এর উদাহরণ দিচ্ছি এই আয়াত কখন নাজল হয়েছিল হোজাই ফাইসে জিজ্ঞাসা করছেন যে রাসুল আল্লাহ তাই না আবি আমার আব্বা কোথায় আমার আব্বা তো মারা গেছে কোথায় জান্নাতে না জাহান্নামে প্রশ্ন ভালো না মন্দ মন্দ প্রশ্ন ভালো কোথায় মন্দ প্রশ্ন কারণ গায়েব রাসুল্লাহ আল্লাহ জানিয়ে দিতে পারেন ওহির মাধ্যমে যদি আল্লাহ রসুল বলে দেন যে তোমার আব্বা জাহান্নাম ভালো লাগবে আমরা যাদের আব্বারা মারা গেছেন যাদের আত্মীয়রা মারা গেছেন বা দাদাই মারা গেছে আব্বা আম্মা হয়তো বেঁচে আছে দাদা দাদি যদি জিজ্ঞাসা করেন আর যদি গায়েব জানার কোনো পথ থাকতো না বিশ্বাসলামের জামানায় বিশেষ করে যদি বলে দেন যে তোমার দাদা কবর পূজারি ছিল আজমিরি ছিল সেই জন্য জাহান্নামে ভালো লাগবে শুনে আপনাকে কষ্ট পাবেন সারা জীবনটাই কষ্ট আহ খালি আহ আহ করতে থাকবেন হাই আমার দাদা জাহান্নামে চলে গেল আমার নানি জাহান্নামে চলে গেল ইত্যাদি ইত্যাদি তাহলে জেনে লাভ কি ক্ষতি ইনতুবদালাকুম প্রশ্নের উত্তর জেনে গেলে কষ্ট হবে মুখটা কালো হয়ে গেল মলিন হয়ে গেল হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু দেখতে পেলেন যে বড়ই শোকে ভেঙে পড়েছে বেচারা শুনে জবাব শুনে যে ইন্না আবাকা ফিন্না ওয়া ফিন্নার বলেছেন নবী সাল্লাম উত্তর প্রশ্ন করেছে উত্তর পেয়ে গেল ওহী হয়ে গেল উত্তর দিয়ে দিলেন সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু তার শোক দেখে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন শোনো ইন্না আবি ওয়া আবাকা ফিন্না তোমার আব্বাও জাহান্নামে আমার আব্বাও জাহান্নামে এই হাদিসে রয়েছে যে নবী সাল্লামের পিতা জাহান্নামে কিন্তু এই এই নিয়ে আবার বহাস করি না বিদাতিদের সাথে এটিও কি লোকালের অন্তর্ভুক্ত কারণ একজন লোক মারা গেছে আমাদের কাছে আম ফর্মুলা সাধারণ ফর্মুলা হয়েছে যারা কুপুরি শিরকের অবস্থায় মারা গেছে তারা জাহান্নামে বেশ কিন্তু আপনি জাহান্নামের জন্য আপ্রাণ চেষ্টা করো জাহান্নামে ঢুকাবার ও জান্নাতে ঢুকাবার আপ্রাণ চেষ্টা নবীর পিতা জাহান্নামে যাবে এত বড় বেয়াদবি তো ওয়াহাবি এই নিয়ে ঝগড়া করে কোনো লাভ নেই সুতরাং এইরকম মশলা মশাইল কোথাও উপস্থাপন করবেন না উঠাবেন না উঠে গেলে বর্জন করে মজলিস থেকে উঠে যান পেশাব পায়খানার বাহানায় সেখান থেকে কেটে পড়েন খামাখা এইসব ঝামেলাই যান না লাতাসালুয়ান আসিয়ান তুবদালাক এইসব কিলোকালের মধ্যে এটা পড়ছে কিলোকালে যাবেন না কারণ এই কিলোকাল করে লাভ নেই বেশি বরং যেসব আহকামের প্রয়োজন রসুলের আব্বা জান্নাতে জাহান্নাম আপনার লাভ লস কিছু আছে আপনার হুকুম হাকাম না আকিদা না আমল কিছু নাই সব প্রয়োজন নেই জানারও প্রয়োজন নেই আল্লাহ কোনোদিন জিজ্ঞাসা করবে না যে রসুলের আব্বা সম্পর্কে কেন তুমি জানো নি কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে যে ইমানের পিলার কয়টি ইসলামের পিলার কয়টি নামাজের রুকুন কয়টি তুমি নামাজ রুকুন ঠিক করে পড়েছিলে কি পড়নি আত্মাহাত মুখস্থ ছিল কিনা বিনা আত্মাহাতে নামাজ পড়েছো তুমি এই জি এগুলো জিজ্ঞাসা কথা হচ্ছে যেগুলি সম্পর্কে জবাবদাহি করতে হবে সেগুলি সম্পর্কে আমাদেরকে তৎপর হইতে হবে এরকমই বহু উদাহরণ রয়েছে লাতাসুর আনাসিয়া আর ভবিষ্যৎ প্রশ্ন কিছু ঘটেনি আর এমনি জিজ্ঞাসা করা এইরকমও নিষিদ্ধ কারণ এক সাহাবি হেলাল বিন ওমাইয়া বলে সাহাবি ছিল এসে জিজ্ঞাসা করছেন নবী সাল তখন লেয়ানের হুকুম আসেনি লেয়ানের হুকুম মানে নিজের স্ত্রীকে যদি জেনা করতে থাকে এর হুকুম কি হবে এ হুকুম নাজল হয়নি এসে জিজ্ঞাসা করছে ঘটনা ঘটেনি এমনি জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আর আইতা লওয়াজাদা রাজুলুন মাইম রাতি রাজুলুন মা যাই খাল ইয়াকতুলুহু ফায়াকতুলুহু আচ্ছা বলুন তো যদি কোনো পুরুষ ইয়ে দেখে স্ত্রীর কাছে অন্য কোনো পুরুষকে অপর পুরুষকে তাহলে সে কি করতে পারে কি তাকে খুন করে দিবে হত্যা করা যায়জ হবে এক তলো যদি হত্যা করে তার আত্মীয়রা তাকে হত্যা করে দিবে ঠিক সমস্যা কি করবে আর যদি চারটি সাক্ষীর জন্য যায় তাহলে চারটি সাক্ষী খোঁজ করতে করতে কোথাও তাহলে করবে কি প্রশ্ন করলো নবী সাল্লাম প্রশ্নটি অপছন্দ করলেন আর ওহি নাজল ওহির প্রতীক্ষা করলেন ওহি নাজল হয়ে গেল লেয়ানের আয়াত সুরা নূরে নাজল হয়ে গেল যে এই ক্ষেত্রে স্ত্রী যদি অস্বীকার করে তাহলে চারটি কসম করবে এই কসমের তরিকা যেটি রয়েছে ও ওখান থেকে ফিরে যাচ্ছে আর যেমনই বাড়িতে ঢুকতে যাচ্ছে ইন্নালিল্লা স্ত্রীর কাছে অপর পুরুষ কি মুসিবতে পড়লো তাহলে বোঝা যাচ্ছে যে এইরকম প্রশ্ন করতে নেই এই জন্য তালাক সম্পর্কে আচ্ছা যদি তিন তালাক দিয়ে দিই আচ্ছা যদি দুই তালাক দিয়ে দিই আচ্ছা যদি এক তালাক দিয়ে দিই তালাকের যখন সমস্যা হবে তখন জিজ্ঞাসা করবেন যখন তখন জিজ্ঞাসা করার দরকার নেই তাহলে এরকম সমস্যা ঘটতে পারে আর তালাকের মাসলা একজন সাধারণ মানুষকে জানার প্রয়োজন নেই কখন প্রয়োজন হবে যখন এই সমস্যার সম্মুখীন হবে তখন জানবেন যদিও এলএম শিখা অবশ্যই নেকির কাজ তালাকের এলএম এল এলএম সেখানে কিন্তু ফতোয়া দিতে যান না অল্প শিখেই আর তালাকের ফতোয়া দিতে শুরু করবেন তা কাজ করিয়েন না কাসরাতুস সওয়াল বেশি বেশি প্রশ্ন করা অপ্রয়োজনীয় প্রশ্ন সওয়ালের দুটি অর্থ হয় কিন্তু একটি অর্থ করলাম যে কি বেশি বেশি জিজ্ঞাসাবাদ করা আর জিজ্ঞাসা অপছন্দনীয় জিজ্ঞাসা আর কি হচ্ছে যে কাউকে আটকিয়ে দেওয়ার জন্য ফাঁসিয়ে দেওয়ার জন্য জানার জন্য না বিদাতিরা এরকম করে আপনি প্রশ্ন করুন এলেম শিখার উদ্দেশ্যে আপনার এলেম বৃদ্ধি করার উদ্দেশ্যে এই উদ্দেশ্যে না যে দেখি হুজুর কত পানির মাছ দেখি আমার আলেম কতটা পানিতে থাকে এরকম মাদ্রাসার কিছু ছাত্র দুষ্ট প্রকৃতির থাকে ওই দুষ্ট প্রকৃতির ছাত্রকে জব্দ করার জন্য ভালো তরিকা আছে যেগুলি আমরা নতুন শিক্ষকদেরকে শিখিয়ে দিই যে কি করতে হবে প্রথম এত দিতে হবে ওভারলোড করে দিতে হবে যে যাতে তার ব্রেনে ধরতেই না পারে খুব স্টাডি করে আসতে হবে যারা শিক্ষকতা আমরা শিক্ষকতার ফিল্ডে করেছি প্রথম যখন পড়াইতে শিক্ষকতায় নাম লাগাতে বা নতুন মাদ্রাসায় গেলাম পড়ার জন্য এত করে দিতে লাগলাম একটা হাদিসের ব্যাখ্যা আর একটা আয়াতের তফসিরের ব্যাখ্যা যে ওর সামান্য ব্রেন তার চাইতে তো আমি অনেক বেশি জানি পড়াশোনা করেছি বিশ বছর ধরে সামন দিতে লাগলাম যে কিছুই বুঝতে পারে না সে ধরে রাখতে পারে না এত এলিম রয়েছে তখন সে ঠিক হয়ে গেছে তারপর আর প্রশ্ন করবে না বেশি যদি এরকম প্রশ্ন হয় তার উত্তর এই হবে যদি এই প্রশ্ন হয় তো এই উত্তর হবে যদি এই সন্দেহ হয় তো তার এই নিরসন হবে এই করে দিতে দিতে এমন লোড করে দিতে হবে যে লোড হয়ে যাবে তার আর সাহস করবে না যে এই প্রশ্ন করতে হবে না এই হুজুর ইয়ে আলেম ভালো আলেম তারপরে আপনি নর্মালি চলেন না কেন দু চার সপ্তাহ পরে আপনি নর্মাল হয়ে যান কিচ্ছু আর জিজ্ঞাসা করবে না আর যদি প্রথমখানে আপনি যদি অল্প অল্প দেন তো হবে যে বেশি এলেন না এইটুকুই মনে হয় তার এইটুকুই হয়তো পানির মাছ এরকম বুঝতে দিতে হবে না ছাত্র মাদ্রাসা ছাত্ররা বেশ কিছু দুষ্ট হয় এরকম গ্রামারের ক্ষেত্রে মানে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে দেখবেন যে একটা ছেলে খুব গ্রামারে ফুটফুট করছে দিতে হবে তাকে আর কতগুলো ক্ষেত্রে প্রশ্ন করতে হবে উত্তর দাও তো তুমি ফাঁসিয়ে দিতে হবে তাকে যখন দেখবে দু চারবার তো ফেসে গেছে নিজে ফেসে গেছে আর প্রশ্ন করবেন না কথা বুঝতে পারছেন যে দুষ্ট হবে তাকে ওইভাবে জব্দ করতে হবে বাকি ভালো নিয়াতে যে প্রশ্ন করছে অবশ্যই এখলাসের সাথে জবাব দিতে হবে তো সওয়াল মানে একটি হচ্ছে প্রশ্ন করা বিভিন্ন দিক বললাম যা ঘটেনি এরকম প্রশ্ন করা যে যেরকম যেসব প্রশ্ন উত্তর পেলে কষ্ট হইতে পারে এসব জিজ্ঞেস করতে হবে না বা প্রয়োজন নেই অপ্রয়োজনীয় প্রশ্ন ইত্যাদি আর সওয়ালের আর দিক হচ্ছে সওয়াল মানে ভিক্ষা করা সওয়াল মানে অম্মা সাইলা ফালা এখানে সাইল মানে কি ভিক্ষু ভিক্ষুককে ধমক দিয়ে কথা বলি না শাসানিমূলক কথা বলিও না তাহলে এখানে সাইল মানে জিজ্ঞাসাকারী নয় মাসলা জিজ্ঞাসাকারী নয় বরং ভিক্ষা করেনেওয়ালা তাহলে এখানে কাসরাতুস সওয়াল মানে বেশি বেশি ভিক্ষা করা বা চাওয়া যে কোনো ক্ষেত্রে চাওয়া সে ধার চাওয়া হোক অথবা কারো কাছে ভিক্ষা চাওয়া হোক কিছু লোকের ধার চাওয়া অভ্যাস আছে ও ধারে সবসময় ধারের ওপর ঋণের ওপর থাকবে পকেটে পয়সা আছে বাকালায় ধার খাবে আর না মুদিখানার দোকানে ও খাতা খুলবেই ও আমি এটার খুব বিরোধী দেশে যায় ভাইদেরকে দেখি মুদিখানার দোকানে ও খুলে রেখেছে খাতা খুলে আমি না খাতা খুলবে না এতে সেও খেয়ানত করতে পারে কারণ অনেকে আল্লাহকে ভয় করে না কখনো না আর পকেটে পয়সা আছে নগদ পয়সা তোমাদের কাছে অভাব কিসে তোমার এমন না যে তোমরা বেতন পাচ্ছ তারপরে ডেলি ডেলি পয়সা দিয়ে আসো আমার জীবনে এই কাজটা আমি করিনি বহু জায়গায় থেকেছি ধার খাওয়া ব্যবসা আমি করেছি নগদ খাবো অনেকে করেন ইচ্ছা করে যে একসাথে পয়সা দেবো কেন একসাথে দেবেন পাঁচ টাকা হলো পাঁচ টাকা দেবেন দু টাকা হলো দু টাকা দেবেন তারপরে ধার করা অভ্যাস যখন তখন সামান্য ক্ষেত্রে পঞ্চাশ টাকা দেন তো একটু একটু প্রয়োজন আছে অথবা বাসা থেকে নিয়ে এসে কাজটা করতে পারবেন বা অথবা কালকে সেই কাজটা করলে হবে একটু পঞ্চাশ টাকা দিতে পারবেন একটু দেন তো দেখি যার তার কাছে আপনার মান সম্মান হারিয়ে যাবে তাহলে ধার চাওয়াও এর মধ্যে সামিল আর ভিক্ষা চাওয়াও সামিল যে সেই ক্ষেত্রে মানুষের কাছে দ্বারস্থ হওয়া হাত পাতা হাত লম্বা করা না এইসব করবে কাছরাত বেশি বেশি চাওয়া বেশি বেশি চাওয়া বলেন তাহলে অল্প চাওয়া যেতে পারে মানে অল্প চাওয়া মানে প্রয়োজনে চাওয়া একেবারে না চাইলে না ভিক্ষা করলে চলছে না না ভিক্ষা করলে চলছে না না ধার চাইলে চলছে না অচল অবস্থা ফেসে গেছেন আপনি রুম ভাড়া দিতে হবে আর বেতনও পাচ্ছেন না এখন ধার নাইলে চলবে না মান সম্মানের ব্যাপার এমার্জেন্সি অবস্থা রয়েছে অবশ্যই ধার চাইতে হবে অবশ্যই হেল্প চাইতে হবে মানুষের কাছে হঠাৎ করে দেশে পাঠিয়ে দিচ্ছে টিকিটেরও ব্যবস্থা নেই আপনার কাছে সেই ক্ষেত্রে চাইতে হবে প্রয়োজন অসুস্থ এমন হয়ে পড়েছেন কোনো ব্যবস্থা নেই চিকিৎসার চিকিৎসা করতে হবে চাইতে পারেন জায়জ রয়েছে আর চাওয়া যায় কিন্তু চাওয়া কাজটি উত্তম কাজ নয় আল ইয়াদুল অলিয়া সাইরো মিনাল ইয়াদি সুফলা ওপরের হাতটি নিচের হাত চাইতে উত্তম নবী সাল বলেছেন এজন্য কাসরাতুস সওয়াল ভিক্ষা না যায় নাই কিন্তু বেশি বেশি চাওয়া নবী নিষেধ করেছেন ওয়া ইদাতুল মাল ধন সম্পদ নষ্ট করা ধন সম্পদকে নষ্ট করা নিষেধ করেছেন ধন সম্পদ নষ্ট করা মানে অপ্রয়োজনের ক্ষেত্রে খরচ করা অপচয় খরচ করা যেই খরচটা যথেষ্ট তার চেয়ে বেশি খরচ করা ডেলি ডেলি পাঁচ রিয়াল দিয়ে আপনাকে নাস্তা করতে হবে আর আর হোটেলে খেতে হবে আর ডেলি ডেলি ব্রোস্টেল খেতে হবে অপ্রয়োজনীয় তারপরে পানি খেতে হবে সে পানির বোতল কিনে খেতে হবে ডেলি ডেলি আপনাকে এত বেশি খরচ করতে হবে যা আপনার আয় ইনকামের চাইতে বেশি আর ঋণী হয়ে থাকবে সবসময় ঋণে ডুবে থাকবেন না এ হচ্ছে এজাতুল মাল আর মাল নষ্ট করা যে কোনো হারামের ক্ষেত্রে খরচ করা মাল নষ্ট করা যে কোনো হারামের ক্ষেত্রে নাজায়জ ক্ষেত্রে খরচ করা হচ্ছে মাল সম্পদ নষ্ট করা বিড়ি সিগারেট খাওয়া এজাতুল মাল এটি একটি দলিল ধন সম্পদ নষ্ট করা মাসিক কত টাকা আপনি বিড়ি সিগারেটে আর জর্দাতে তামাকে খরচ করছেন না ও মান আইন ওয়া হাত নবী নিষেধ করেছেন এ মান এবং হাত থেকে দুইটি শব্দ মান মানে যে ক্ষেত্রে প্রদান করতে হবে দিতে হবে দিতে বাধা দেব না বাবাকে দিতে হবে মাকে খরচ দিতে হবে তাদের চিকিৎসা তাদের লেবাস পোশাক ইত্যাদি তাদের খরচ খরচা ছোট ভাই পড়াশোনা করছে তাকে দিতে হবে মানা না দেব না যেখানে দেওয়ার প্রয়োজন দেব না আত্মীয় অভাব অভাবী রয়েছে এতিম বিধবা রয়েছে গ্রামে দিতে হবে না দেব না আর হাত আর নেওয়ার ক্ষেত্রে যে দিক থেকে আসুক হাতে হাতে মানে দাও গিভ দাও দাও দাও তাহলে অন্যের খাতে নেওয়ার ক্ষেত্রে খুব পটু আর দেওয়ার ক্ষেত্রে খুব বকিল এটি নিষেধ করেছেন যে শুধু অন্যের কাছ থেকে নিতেই থাকবেন আর দেবেন না এই ব্যাখ্যা ধারের ক্ষেত্রে করা যেতে পারে কিছু লোকের স্বভাব আছে ধার অন্যের কাছে করতে পারে কিন্তু চাইতে যান এক পয়সা দেবে না বের করা মুশকিল তার কাছ থেকে টাকা বের করা মুশকিল বাকি সে আপনার কাছ থেকে বের করে দিচ্ছে না এক হাতে তালি বাজে না এ হোক মান থাক দেওয়ার ক্ষেত্রে বাধা মানা দেব না আর হাত দাও প্রয়োজন আছে টাকা দাও অকুকিল উম্মাহাত এবং মায়ের নাফরমানি করা মাকে কষ্ট দেওয়া এখানে মায়ের কথা বলা হয়েছে আব্বাও এতে সামিল রয়েছে অকুকুল উম্মাহাত মায়ের হক বেশি সেজন্য এখানে মায়ের কথা বলা হয়েছে অন্য জায়গায় অকুকুল ওয়ালেদেন বলা হয়েছে আল আকলে ওয়ালেদাই মাতা পিতার বিরুদ্ধাচরণ করে নাফরমান যাতে মাতা পিতাকে কষ্ট হয় শরীয়ত সম্মত কষ্ট সেটি হচ্ছে অকুক শরীয়তের বিরোধী কষ্ট যদি কেউ অনুভব করে মাতা পিতা সেটি কষ্ট নয় সেটি নাফরমানি নয় অর্থাৎ কোনো গুনার কাজে বাধ্য করছিল আপনি করেননি সেজন্য কষ্ট তাহলে সেটি অকুক বা নাফারমানি নয় নাফারমানি হচ্ছে আল্লাহ রসুলের সন্তুষ্টির কথাই বলেছিল অথবা জায়েজ কথা একটি বলেছিল মাতা পিতা আর আপনি করলেন না তাদের মনে কষ্ট হলো জায়জ কথা নিকির কথা না হলে জায়েজ কথা বলেছিল আর করলেন না আপনি তাতে যদি কষ্ট হয় এটি হচ্ছে নাফারমানি অকুকুলিম মাহাত জাহারাম ওয়াদিল বানাস এবং মেয়েদেরকে জীবন্ত দাফন করে দেওয়া যা জাহিলিয়াতের যুগে করত জীবন্ত দাফন করে দাও আজকাল করে না আজকাল এর নতুন বাচ্চা হচ্ছে যারা অ্যাবর্ষণ করে বাচ্চাকে নষ্ট করে দিচ্ছে এই গর্ভধারণ করে গেছে ব্যবস্থাপনা ওষুধ খাচ্ছিল তারপরে বাচ্চা ধরে গেছে বাচ্চা রাখবে নষ্ট করে দেবে অথবা মেয়ে হয়ে গেছে মেয়ে তো নেব না আশা করেছিলাম ছেলে হবে তিন চারটা মেয়ে হয়ে গেছে পরপর এবার আশা করছি ছেলে হবে তারপরে হইলো না তখন বাচ্চা নষ্ট করে দিল আল্লাহ আকবার এইরকম অপরাধগুলি আজকাল এক শ্রেণীর ফাসেক মুসলিমরা করছে এটি ওয়াদিল বানাত মেয়েকে জীবন্ত দাফন করে দেওয়ার অন্তর্ভুক্ত এই গুনার অন্তর্ভুক্ত এই যে ওয়াদ থেকে উদা শব্দটি মানে জীবন্ত যেই মেয়েকে দাফন করা হয়েছে মেরে দেওয়া হয়েছে নবী সাল্লাহ ইসলাম এসব কালকে নিষেধ করেছে তাহলে কয়টি কাল কাসরাতুস সওয়াল এজাহাতুল মাল মানাহাত ওকুকুল মাহাত আর ওয়াদিল বানাত ছয়টি নিষিদ্ধ কাজের কথা মগিরা বিন সোবা রাজি আল্লাহ তালানহ লিখে পাঠালেন মাউিয়া রাজি আল্লাহ সমস্ত প্রকারের গনহার কাজ থেকে অন্যায় কাজ থেকে জবানের হেফাজত করা শির থেকে আরম্ভ করে অন্যায় শক্তি সব চলে আসবে এর মধ্যে কারণ আল্লাহ আলমিনের ফেরিস্তারা ফেরেশতারা সবকিছু নোট করতে রয়েছেন সূরা কাফের আয়াত এখানে আসে ওমান কান ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত নবী সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি আর পরকালে বিশ্বাস রাখে ঈমান রাখে সে যেন ভালো কথা বলে আবিল ইয়াসমত অথবা নীরব থাকে হয় ভালো কথা বলো আর না হলে নীরব থাকো ওয়া কাউলুহু তাআলা মহান আল্লাহর বাণী মা ইয়ালফিযু মিন কাউলিন যে কোনো কথা উচ্চারণ করে বান্দা ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ সেই ক্ষেত্রে তার নিকট ফেরিস্তা রাকিব হ্যাঁ, প্রত্যক্ষ করে রয়েছেন বা প্রস্তুত রয়েছে আতিক মানে প্রস্তুত থাকা আর রাকিব মানে পর্যবেক্ষণ করা বা অবলোকন করা রাকিব মোরাকাবা করছেন মানে পাহারা দিচ্ছেন আর আতি প্রস্তুত রয়েছেন তা নোট করার জন্য ডান দিকের ফেরিস্তা আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতালাক্কাল আনে দুই ফেরিস আনিল ইয়ামিন ও আনিস শেমাল ডান দিকে বাম দিকে আল্লাহ রবুল বলেছেন সুরে কাফ তো ডান দিকের ফেরিস্তা নেকি লিখে আর বাম দিকের ফেরিস্তা গুনাহ লিখেন তারা প্রস্তুত রয়েছেন তাহলে নেকির কথা বললে তো ভালো কথা আর যদি গুনার কথা বলে তাহলে গুনাহ লিখা হবে আন সাহালি ইবনে সাদিন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহালি ইবনে সাদ সাহাবী বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাম হতে তিনি বলেছেন কাল আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম মান ইয়াযমানু লি আল্লাহ ইয়াই লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ যে ব্যক্তি আমাকে জামানত দেবে ইয়াজমানো আমার দেশের মানুষের জামানত তো বুঝে তাই না জামানত দেওয়া মানে কি দায়িত্ব নিয়ে নেওয়া জামানত দেওয়া মানে দায়িত্ব নেওয়া কারো জামানত নিলে মানে কি আপনি নিজের দায়িত্ব নিলেন যেই ব্যক্তি আমার জন্য দায়িত্ব নেবে কিসের দায়িত্ব নেবে দুইটি বস্তুর দায়িত্ব নেবে মা বাইনা লাহিয়াই হে ও মা বাইনা হে চোয়ালের হাড্ডি বা চোয়ালের হাড় লাহিয়া ওখান থেকে দাড়ি লাহিয়াতে মানে দাড়ি হয় না তো দাড়ি যে গজায় যে অংশটুকুতে সে অংশটুকুকে লাহিয়া বলে এই যে হাড়টা হাড্ডিটা আছে আর এই হাড্ডিটা আছে এই দুইটি হাড্ডিকে লাহিয়া বলে লাহিয়াই তাসনিয়া বলা হচ্ছে দ্বিবচন তো এই দুইটি দুই চুয়ালির হাড্ডির মাঝখানের বস্তুটির যে জামানত দিয়ে দিবে বা দায়িত্ব নিয়ে দেবে হ্যাঁ তা কি তা হচ্ছে জবান বা জিব্বা অমা বাইনা রিজলাইহে আর দুই পায়ের মাঝখানের বস্তুটির যে দায়িত্ব নিয়ে নেবে যে এর আমি দায়িত্ব নিয়ে নিলাম এর আমি হেফাজত করব অর্থাৎ লজ্জা স্থানের লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলে জামানত নিয়ে নিলে যে আমি এর হেফাজত করব আর কিসের এই জবানের হেফাজতের দায়িত্ব নিলে যে আমি এর হেফাজত করব অন্যায় কাজে এই জবানকে ব্যবহার করব না অন্যায় কাজে লজ্জা স্থানের ব্যবহার হবে না আদ মানুল্লাহুল জান্নাত আমি তার জন্য জান্নাতের জামানত নিয়ে নিলাম কে বলছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জান্নাত তার জন্য কি কি বলা যাবে অবধারিত নিশ্চিত জান্নাত পাবে ইনশাআল্লাহ জবানের হেফাজত করে তাহলে জবান দ্বারা শীত করবে না জবানে যদি হেফাজত করে তো জবান দ্বারা জুলম করবে না জবান যদি হেফাজত করে তাহলে গিবত চুগলখড়ি মিথ্যা সাক্ষী মিথ্যা কথা বলা যত জবান দ্বারা যত গুণা হতে পারে করবে না আর যদি লজ্জা স্থান হেফাজত করে তাহলে জেনা সমকামিতা কোনো অন্য রকমের অন্যায় হবে না তাহলে নবী সাল্লাহ সাল্লাম তার জন্য জান্নাতের জামানত নিয়েছেন খালিয়াকুবুন নাসা জাহান্নামে যাওয়ার মূল কারণ হচ্ছে হাসায়দ আলসেনাতেহিম জবানের কৃতকার্য জবানের কর্ম জবানের উপার্জিত বস্তু জবান যা কিছু উপার্জন করবে মানে যা কর্ম করবে তার বিনিময়ে জাহান্নামে নিক্ষিপ্ত হইতে হবে জবান এমন একটি কথা হঠাৎ করে বলে দিল সারা জীবন আমল নষ্ট করে ফেলল আমল করে যাচ্ছে যাচ্ছে একটা সিরকি কথা বলে একটা কুপুরি কথা বলে একটা অসন্তোষজনক আল্লাহর ওপর অসন্তুষ্টি প্রকাশ করে দিল নামাজ রোজা সব ঠিক আছে বারবার করে তিনটি চারটি মেয়ে হয়ে গেল আল্লাহকে আমাকে পেয়েছিল একটা ছেলে দিতে পারলো না গেল সব খুব বর্ষা বর্ষাকাল আমাদের দেশে বৃষ্টিটা খুব বেশি বর্ষাকালে কৃষক লোকের আমাদের দেশে চাষি লোকের খুব দিনদার নামাজি লোক কিন্তু ধান ভিজে গেল গম ভিজে গেল ফসল ভিজে গেল আল্লাহ চোখ নেই আবুজবিল্লা এরকম কথা বলে আল্লাহ কি দেখতে পাই না এখনই নামাজ পড়ে এলাম আর আমার ওই সব ভিজি ভিজি সব খারাপ করে দিল তাহফেরুল্লাহ কাকে হয়ে গেল তাহলে এই জবান তার আমার সব নষ্ট করে দিল বরবাদ করে দিল এই জবানের জন্য জাহান সব সময় ওজন করে কথা বলতে হবে বিনা ওজনে কথা জ্ঞানী মানুষ বলেন যে কথা বলার পর তার পরিণাম খারাপ হয় পরিণাম ভালো হবে না এই জন্য খুব বেশি কথা বলা ভালো নয় প্রয়োজনে কথা বলতে হয় যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলেন না প্রয়োজন না চুপ শোনেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালে ঈমান রাখে এই এই- এই ধরনের হাদিসগুলি থেকে বোঝা যায় বহু হাদিস রয়েছে যেগুলিতে আল্লাহর পরে পরকালের কথা বলা হয়েছে মানুষের জীবনের সংশোধনের জন্য এই ছয়টি ইমানের স্তম্ভ ইমানের স্তম্ভ কয়টি ছয়টি কিন্তু এই দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যার যত বেশি মজবুত আল্লাহর প্রতি ইমান থাকবে সেই ব্যক্তি তত সংশোধিত জীবন পার জীবন যাপন করবে যার যত বেশি আখেরাতের প্রতি ইমান কবরের জীবনের প্রতি ইমান হিসাব নিকাশের প্রতি ইমান পুলিশের প্রতি ইমান জান্নাতের প্রতি ইমান জান্নার প্রতি ইমান হজে কথার প্রতি ইমান নবী সাফাতের প্রতি ইমান আর কিয়ামতের যে ভয়াবহ ভয়াবহ অবস্থা তার প্রতি ইমান তত বেশি তার আমল চরিত্র আখলাক এবাদত বন্দেগী সুন্দর হবে এই দুইটি বিষয়কে খুব বাড়াইতে হবে এই ইমানগুলি আর সবসময় স্মরণ করতে থাকতে হবে যেমন আল্লাহর কুদরতের কথা আল্লাহর এলেমের কথা আল্লাহ সার্বভৌমত্বের কথা সবসময় স্মরণ করতে হবে তেমনই আল্লাহর ইবাদবন্দির কথা স্মরণ করতে হবে তেমনই স্মরণ করতে হবে পরকালে দৃশ্যের কথা পরকালে কি হবে কবরে কি হবে জবাব দিতে পারবো আসরে কি হবে জবাব দিতে পারবো জান্নাতে জান্নাতে যেতে পারবো জাহান্নাম থেকে বাঁচতে পারবো ইত্যাদি ইত্যাদি এগুলি সবসময় চিন্তাতে নিয়ে আসতে হবে বারবার করে চিন্তাশীল হতে হবে চলতে ফিরতে রাস্তাঘাটে এই সম্পর্কে চিন্তাশীল হন একাই চলছেন দুনিয়ার চিন্তা না করে এই সে চিন্তা না করে ওই কিস্তা কাহিনীর চিন্তা না করে আপনি পরকাল সম্পর্কে চিন্তাশীল হন তাহলে ইমান বাড়বে ইমানে উন্নতি হবে এই জন্য নবিসাল বলেছেন মান কানি মানে বিল্লাহ ওয়ালিয়াউমিল আখের যে আল্লাহ ইমান রাখে আর পরকালে ইমান রাখে তাহলে পরকালে ইমান আপনাকে জবাবদাহির চিন্তা আছে আল্লাহর প্রতি ইমান আছে আল্লাহর বান্দা আপনি তাহলে ফালিয়াকুল খায়ের ভালো কথা বলেন আল্লাহ জবান দিয়েছে ভালো কথা বলেন আউল ইয়াসমত অথবা চুপ থাকেন অমান কানা ইউমেন বিল্লাহ আলী আমিল আখার যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখার পরকালে ইমান রাখে ফালা ইউজে জারাহু সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় প্রতিবেশীকে কষ্ট না দেয় প্রতিবেশী এমনকি যারা রুমমেট রুমের থাকে কাজ করে বা কোম্পানিতে কাজ করে রুমে থাকে অথবা এক জায়গায় রুম নিয়েছে বিভিন্ন কোম্পানির লোক একই রুমে থাকেন তাহলে এটাও তার অন্তর্ভুক্ত সেও আপনার প্রতিবেশী বরং প্রতিবেশী চাইতে বেশি হক একই রুমে থাকে প্রতিবেশী তো আলাদা রুমে থাকে কিন্তু ঘরে যারা থাকে তাদের কষ্টের ব্যাপারটি আরো খেয়াল রাখতে হবে যে কোন কাজগুলি করলে কষ্ট হতে পারে কি করলে কষ্ট হতে পারে ছোট্ট ছোট্ট কথা স্মরণে রাখতে হবে অনেকে স্মরণ রাখেন এইগুলি জুতা আপনার জুতাটা নতুন আছে ওইটা পরে বুঝি করবেন না আপনার জুতোটা চামড়ার সেই জন্য চামড়া ভিজে যাবে আপনার সাথীর স্যান্ডেলটা ভিজে আপনি করবেন শুকনো স্যান্ডেল আছে সে এখনই হয়তো বাইরে বেরোবে আর ওটা নিয়ে আপনি বাথরুমে যাবেন কষ্ট দেওয়া নাই কষ্ট দেওয়া নয় অবশ্যই কষ্ট দেওয়া আপনি কি ভালোবাসেন নিজের জন্য যে আপনার ভিজা পাচপাচ করে ভিজা রাস্তায় আপনি সেই স্যান্ডেলটা পরে গরিব মানুষ তার স্যান্ডেলই আছে পুরনোই আছে সেই জন্য কি আপনাকে ভিজাইতে দেবে সে অনুমতি দিয়েছে এটা প্রতিবেশী কষ্ট দেওয়া নেই ছোট্ট উদাহরণ দিচ্ছি গামছা তলিয়ে নিজের গামছা রাখেন ওই পরের গামছাতে হাত মুখ মুছার স্বভাব আর নিজেরটা থাকলেও ওই নতুন করে রাখবেন ওই অপরেরটা তা আসবে আর ওই গামছা হাত মুছে নিলেন মুখ মুছে নিলেন কেন করবেন অন্য অন্যের গামছা আপনি আর কত লোককে যে দেখা যায় মসজিদের গেটে মাঝে মাঝে আমি ওই দৃশ্যগুলি দেখি যে কে কি করছে নিজের নতুন জুতোটাকে রেখে দিল তাহলে একটা স্যান্ডেল ওখান থেকে নিয়ে মসজিদের যদি অনেক অনেক মসজিদে এমনি এক্সট্রা স্যান্ডেল রাখা আছে হ্যাঁ তো এই চটিগুলি রাখা আছে চটি আছে কিন্তু একটি লোক রেখে গেল সিগারেট খোরেরা প্রতিবেশী কষ্ট দিয়ে থাকে সিগারেট খেয়ে সিঁড়ির ফেলে দিয়ে সিঁড়িতে নামছে আর সিগারেট খাচ্ছে দুর্গন্ধ সিঁড়িতে কষ্ট দেওয়া নয় প্রতিবেশীকে একজন মুসলিম ভাই আপনার ঘরে থাকে সিগারেট খায় না আপনি রুমে বসে বসে সিগারেট খাবেন তো তাকে কষ্ট দেন না আপনি তাহলে ইউজ যার আল্লাহ পরকালে যদি বিশ্বাস থাকে তাহলে প্রতিবেশী কষ্ট দেবে না সিগারেট খাবে বাইরে গিয়ে খাও বাইরে খেয়ে চলে আসো রুমে আমার এই সাথী সিগারেট খায় না তাই কষ্ট হবে ঘরে আমি সিগারেট খাবো না আর অধিকাংশ ভাইদের ঘরে ঢুকলে দুই একজন তো সিগারেট খোরা আছে ঢুকলে ওই প্রথমে